সংগ্রহের জন্য যে সমস্ত কথা বলা হবে শিল বহুপাত বলছেন ওটা তো আমার নিজের ভোগের বিষয় অকৈত্যব সত্য কীর্তনের দ্বারা মঙ্গলাকাঙ্ক্ষী বাস্তব মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তির যে মঙ্গলের অনুসন্ধান সেটা কৃষ্ণেন্দ্রীয় তর্পণ হয় সংকীর্তন মুখে ভগবানের সর্বেন্দ্রীয় তৃপ্তির যে ব্যবস্থা এ কথা অন্য কেউ জানে না একমাত্র গৌরীয় মঠেই এ কথা উপলব্ধি হতে পারে সর্বাঙ্গীনভাবে ভাবে ভগবানের পরিতৃপ্তির জন্য সর্বেন্দ্রীয় পরিতৃপ্তির জন্য যে সংকীর্তনের বিধান আছে সেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রপাত জানিয়েছেন আমরা কালকে আলোচনা প্রসঙ্গে কয়েকটা কথা উঠেছিল সেটা একটু সমাধান করা দরকার মনে হয় যেখানে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণ আরাধনের ব্যবস্থা আছে সে জায়গায় সংকীর্তন ছাড়া অন্য কিছু নয় সংকীর্তনের দ্বারাই এটা সম্ভব হয় যেখানে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ কীর্তন করা হয় সেখানে কীর্তনকারী ব্যক্তি আর শ্রবণকারী ব্যক্তি যে সমস্ত যোগ্যতা নির্ণয় করা হয়েছে সেগুলো যদি পরিপূর্ণরূপে পালন না করা হয় তাহলে সে কথায় রসস্ফূর্তি হয় না শ্রোতা এবং বক্তা নির্লোভ বক্তা যদি থাকেন নিষ্কিঞ্চন আর শ্রোতারাও যদি কোনো অভিলাষ বর্জন করে কৃষ্ণপ্রীতি কৃষ্ণপ্রেম প্রাপ্তির উদ্দেশ্যেই যেটা শ্রীমন মহাপ্রভু দেখিয়ে গেছেন পুনঃ পুনঃ প্রহ্লাদ চরিত্র ধ্রুব চরিত্র গদাধর পণ্ডিতের কাছে শুনেছিলেন যদি ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য ভগবানের প্রীতি বিধানের জন্য এই কীর্তন করা হয় এবং শ্রবণ করা হয় অন্য কোনো যদি অভিলাষ না থাকে সেখানে সেই কথায় ভগবান পরিতৃপ্তি লাভ করেন আমরা কালকে একটা প্রসঙ্গ উত্থাপন করেছিলাম সেখানে বলদাউজি মহারাজ পর্যটন করতে করতে নৈমিষ ক্ষেত্রেতে পৌঁছেছিলেন নৈমিষ ক্ষেত্রেতে সেখানে নৈমিষ আরণ্যে সেখানে রোম হর্ষণজি সে ব্যাসদেবজি মহারাজের সাক্ষাৎ শিষ্য তাকে ব্যাসাসনে বরণ করা হয়েছিল তিনি শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ প্রবচন করছেন আঠাশি হাজারি যে সমস্ত এইসব শ্রবণ করছেন এখানে একটা সন্দেহ জাগ্রত হতে পারে বলদাজি মহারাজ পরাৎপর অখিলেশ্বর ভগবান ভগবানই তিনি সেখানে পৌঁছে সবাই যখন সম্বোধন করলেন ব্যাসাসন থেকে রোমহর্ষণজি মহারাজ উঠলেন না এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয় বাস্তবিক কথা হলো যে ব্যাসাসনে তাকে যে বসানো হয়েছিল সে ব্যক্তি অবশ্যই সাধারণ ব্যক্তি ছিলেন না রোমহর্ষণজি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না তার সমস্ত রোম খুব খারাপ হয়ে যেত হরিকথা শুনতে শুনতে এই অবস্থা আমাদের একটা সন্দেহ উৎপন্ন হচ্ছে বলদারে মহারাজ কিভাবে কুশের দ্বারা তার গরদান ছেদন করলেন এতে বলদাওজি মহারাজের দোষ ছিল কি কি ব্যাপার এই সমস্ত প্রশ্ন আমাদের উত্থাপন হতে পারে তার একটা সলিউশন আমি সমাধান কিঞ্চিত বলেছিলাম কালকে তো উভয় আলোচনাই দরকার সেই জন্য আবার পুনরুত্থাপন করলাম আমরা দেখি যখন যমরাজি মহারাজ সেখানে দেখলাম যে দ্বাদশ মহাজনের নাম উল্লেখ করছেন যম যমরাজি মহারাজ সেখানে বলছে স্বয়ংভূর স্বয়ংভূর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকির সৈতে বিজা নিম ধর্মম ভাগবতম ভটা গুহ্যম বিশুদ্ধম দুর্বোধ্যম যদ্জ্ঞাত্যা অমৃতম অশ্নুতে যেটা জানলে পরে বটেছে গুহ্য গুজ্জাত গুজ্জ গোপন গুহ্যম বিশুদ্ধম দুর্বোধ্যম বোঝা যায় না এমন গুপ্ত আর যেটা জানলে পরে অমৃত প্রাপ্ত হওয়া যায় এই সমস্ত বিশেষণ দেয়া হয়েছে আবার শ্রী শঙ্কর ভগবানের পদ্মপুরাণ আদি বিভিন্ন জায়গায় একটা জায়গায় এইটা বোধহয় পদ্মপুরাণের শ্লোক যদ্দূর মনে পড়ছে সেখানে তিনি বলছেন অহম ব্যক্তি সুক ব্যক্তি ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা ভক্তা ভগবতা গ্রাহ্যা ন বুদ্ধা না চটিকায়া এই প্রসঙ্গগুলো সমাজে অত্যন্ত একটা এমন একটা আলোচনার সৃষ্টি করে যেখানে মোহিত হতে হয় আমাদের যমরাজি মহারাজ মহাজন দ্বাদশ মহাজন একজন শঙ্কর ভগবান যে এই কথাটা বললেন তিনিও দ্বাদশ মহাজনের একজন শঙ্কর স্বয়ম্ভু নারদ শম্ভু এখন এখানে প্রশ্ন হলো যে যদি ব্যাসদেব গোস্বামীর স্বরূপ বিচার করা যায় তাহলে সেই ব্যাসদেব গোস্বামী ভগবানের শক্তাবেশ অবতার অর্থাৎ ভগবানই ব্যাসদেবের রূপ ধারণ করে এই শাস্ত্র আদি সমস্ত প্রণয়ন করেছেন এই সমস্ত বিচারগুলো আসে আমরা শ্রী চৈতন্য চরিতামিতের বিচারেও যদি চলে যাই সেখানেও একটা কনফিউশন আসে যে আমিও না জানি না জানে গোপীগণ আমিও জানি না গোপীগণও জানে না কি ঘটনাটা ঘটে কৃষ্ণ বলছেন আমিও জানি না গোপীগণও জানে না যিনি অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক যিনি পরাৎপর অখিলেশ্বর তিনি জানেন না কি করে এটা হয় এরম একটা কথা ভগবানের সর্বজ্ঞাততা ভগবান যে সর্বজ্ঞাতা সর্ব সর্বকিছু তিনি জানেন এখানে এই প্রেম রাজ্যে এখানে যে একটা একটা দেখা যাচ্ছে আপাতদৃষ্টিতে আমিও না জানি না জানে গোপীগণ এর সিদ্ধান্ত কি এর সিদ্ধান্তে বলা আছে যে কৃষ্ণ এবং গোপীগণ যে প্রেমে বিল্লল হয়ে যেমন অতিরিক্ত নেশা করে ফেললে কিছু বোঝা যায় না চারিদিকে কি আছে কি বিষয় ঠিক সেরকম বিষয় এর সমাধান করেন সমস্ত কিছু যোগমায়া এখন যোগমায়া স্বরূপ বিচার করা যায় যোগমায়া হচ্ছেন ভগবানের অন্তরঙ্গা শক্তি তাহলে ঘুরিয়ে বলতে গেলে বিচার করে কৃষ্ণই জানেন যোগমায়ার মাধ্যমে এখানে জানলে পরে তো প্রেমে বিলহল রয়েছেন তিনি তাহলে কৃষ্ণ সমস্ত কিছু জানেন কৃষ্ণ জানেন না তা হয় না জীব গোস্বামী পাদও এখানে ব্যাখ্যা করেছেন যে বদ্ধজীবগুলো যে জগতে যে সমস্ত দুঃখ ক্লেশ পায় সেই খবরটা কৃষ্ণ জানতে পারেন না কৃষ্ণ এমন একটা আনন্দময় জগতে আছেন যেরমভাবে তিনি বিরাজমান যদিও তার সর্বস্থানেই তার উপস্থিতি তথাপি জীব গোস্বামীপাদ বলছেন যে সেখানে কৃষ্ণ যে এখানে জড়জগতের যে দুঃখগুলো এগুলো আদৌ দুঃখ নয় কৃষ্ণ জানেন না যে বলা হলো এর পেছনে রহস্য এখানে যে জড়জগতের লোকগুলো যে দুঃখ পাচ্ছে যে সংসারে এগুলো শাস্ত্রীয় বিচারে কোনো দুঃখই নয় কোনো দুঃখ নয় আপাতত যেটার কোনো ত্রৈকালিক অস্তিত্ব নাই এটা তমগুণে অভিভূত হয়ে রজতমগুণে তারা এই ক্লেশ পাচ্ছে আর তমগুণ রজগুণ কৃষ্ণের সামনে যেতে পারে না সেই জন্য সূর্যর কথা উদাহরণ দেয়া হয়েছে জীব গোস্বাইপাদ বলেছেন সূর্য যেমন সূর্যর কাছে যদি কেউ প্রশ্ন করে আপনি কি অন্ধকার দেখেছেন সূর্য বলে আমি তো কোনোদিন অন্ধকার দেখিনি জবে থেকে আমার উৎপত্তি আমি কেবল আলোই জানি ঠিক সেরকম চিত সূর্য কৃষ্ণ তার সম্মুখে এই জড়জগতের এই তুচ্ছ যে দুঃখগুলো দেখা যায় যার কোনো তৈকালিক অস্তিত্ব নয় তমরজগুণে এগুলো কৃষ্ণের পর্যন্ত পৌঁছাতে পারে না এগুলো কৃষ্ণকে কোনো প্রভাবিত করতে পারে না যার জন্য আমাদের আবেদনগুলো গুরু বৈষ্ণবের কাছে দিতে হয় কৃষ্ণের কাছে যায় তাহলে কৃষ্ণ এখানে দেখা যাচ্ছে জানেন না আমরা যে দেখলাম যে কৃষ্ণের যে লোভ জন্মালো হৃদয়ে রাধারানী কীরকমভাবে আমাকে ভালোবাসেন তার রহস্যটা কি এটা নিয়ে যে যে সমস্ত গম্ভীর একটা বিষয় উত্থাপিত হলো কি ব্যাপারটা কি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন রাধারানী কি আনন্দ পান আমার মধ্যে সেই সমস্ত বিবেচনা করে তাকে রাধাভাব অঙ্গীকার করে আবির্ভাব হতে হল এখানেও দেখতে পাচ্ছি যে কৃষ্ণ যে স্বরূপে রয়েছেন ওই স্বরূপে রাধারানীর ভাবটা জানা সম্ভব না রাধারানী যদিও কৃষ্ণ আর রাধারানী আলাদা নয় এই সব ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করে দেখতে পাই যে প্রেম সম্পত্তি কৃষ্ণের একচেটিয়া আর কৃষ্ণ রাধারানীকে গুরু মানেন যার জন্য রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট ইত্যাদি কথা বলেছেন তাহলে দেখা যায় যে স্বয়ং সেব্যতত্ত্ব এবং সেবক বিগ্রহ যে এগুলো অভিন্ন হলেও এদের যে তরতমতা আস্বাদন করবার জন্য যে একটা বিষয় তাতে এরকম ধরনের ঘটনাগুলো প্রকাশ পাচ্ছে এখন শ্রী ব্যাসদেবজী গোস্বামী মহারাজ যিনি সাক্ষাৎ সক্তাবেশ অবতার যাকে যাকে কেন্দ্র করে সমস্ত ভাগবতজি নিত্য জগতের আছেন উদিত হলেন তিনি শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ জানেন না এটা একটা কিরম ধরনের ব্যাপার হয়ে যায় এটা একটা সন্দেহের ব্যাপার হয়ে যায় ব্যাস ব্যক্তি না ব্যক্তি বা না না বলছেন না ব্যাস জানতেও পারে নাও পারে বলে এখানে এক গুরুপাত পদ্ম এক মহাজন শঙ্কর তিনি আরেক মহাজন ব্যাসদেবকে কি নিন্দা করছেন না কি করছেন এখানে এই কথাগুলো সূক্ষ্ম বিচার হওয়া দরকার এখানে যে শঙ্কর ভগবান এই উক্তিটা বললেন ব্যাস ও ব্যক্তি নব্যক্তি বা অহম ব্যক্তি সুখ ব্যক্তি এখানে ব্যাস জানতেও পারেন নাও জানতে পারেন এই কথাটা কেন বললেন এই কথাটা নিয়ে যদি আমরা মনে করি যে তিনি ব্যাসদেব গোস্বামী সমালোচনা করলেন তাহলে আমাদের বহুপাদ এই নিয়ে প্রচণ্ড ঘোর তর্ক অনেক কথা বলতেন একবার গৌরীয় লোগো তৈরি করা হয়েছিল গৌরীয় পত্রিকার ওপর লোগো ছাপাবার জন্য সেখানে এক মহাজনকে দিয়ে গরুরকে দিয়ে আরেকজনকে সেবা করাবার একটা পিত্ত ছিল এরকম ধরনের আমার ঠিক স্মরণে আজ কিছুদিন আগে আলোচনা করেছিলাম বছর খানেক আগে সেখানে পৌপাত অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিল যে কোনো মহাজন যদি নিজে থেকে তাকে তারা পরস্পর যেন বৃন্দাবন দাস ঠাকুর কে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রতি পদে পদে বন্দনা করছেন বলে আমার যেন ছিল বৃন্দাবন দাস ঠাকুর চরণে কোনো অপরাধ নেই এমনকি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ওই দৈন্য সেটা কৃষ্ণেরও সহ্য করা সম্ভব না তিনি বলছেন প্রতিপদে বেশিরভাগ অনেক জায়গায় দেখেছেন সব শ্রোতাগণের করি চরণ বন্ধন হরি সব শ্রোতাগণের করি চরণ বন্ধন আমরা কি তার বন্ধনের যোগ্য কি ব্যাপারটা কি তাহলে এই যে মহাজনের যে দৈন্যটা যার দ্বারা তিনি শ্রোতাগণকে বন্দনা করছেন তিনি দেখতে পাচ্ছেন যিনি বক্তা শ্রোতা সব অভিন্ন একটাই তত্ত্ব কৃষ্ণ যেমন রায় মুখে বক্তা স্বয়ং গৌরায় রায় মহাশয় নিজেই বলছেন এখানে আলোচনা প্রসঙ্গে আমাদের এই সন্দেহ আসছে তাহলে ব্যাস ও ব্যক্তি না ব্যক্তি বা এই কথাটা সমাধান কী ব্যাসদেব গোস্বামীকে আশ্রয় করে ভাগবতী মহাপুরাণ উদয় হলেন তাহলে ব্যাসদেবজি জানেন না এটা কিরম ধরনের কথা হলো এটা বিরাট আলোড়ন সৃষ্টি হবে কথাতে কিন্তু শঙ্কর ভগবান কখনোই বাজে কথা বলতে পারেন না তাহলে এর মধ্যে সমাধানটা কি এর মধ্যে সমাধান কি সেখানে রসিক আচার্যদের বক্তব্য আমার একই কথা অনেক সময় দেখা যায় যে যিনি রসুই ঘরেতে রান্না করছেন মাতা ঠাকুরের রান্না করছেন যিনি রান্না করেন যিনি রান্না করছেন পাচক ঠাকুর যিনি পাচক রান্না করেন তিনি সেই রান্নার দ্রব্যটা আস্বাদন জানেন কি না এখন তো রান্না করেছেন তিনি আর আস্বাদন করার জন্য একজন দরকার সেই জন্য অনেক সময় দেখা যায় পাচক ঠাকুর যখন রান্না করেন তিনি সবসময় খেয়ে ফেয়ে দেখেন না ওই জন্য উনি আস্বাদন করেছেন কি না এটা আমাদের মহাজন শঙ্কর ভগবান ভাই বলেছেন তার মানে আমরা যদি মাথায় এটা রাখি যে ব্যাসদেব কিছু কিছু জানেন না তাহলে অপরাধ হয়ে গেল ব্যাসচরণে কেন সমগ্র জগতে যা কিছু স্বাস্থ্য আদি ব্যাস থেকে এসছে আমরা ব্যাস পূজা করছি এটার মানেটা কি ব্যাস মানে বিভাজন ব্যাস মানে হলো বিভাজন যে একটা মূল তত্ত্বটাকে এই গম্ভীর বিষয়টাকে সাধারণ ব্যক্তি জানতে পারবে না এটাকে ওই জন্য মূল তত্ত্বটাকে নিয়ে এসে বিভিন্নভাবে সেগ্রিগেশন করে ভাগ করে অ্যানালিটিক্যালি ব্যাস মানে বিভাজন সবার কাছে দিই বৃন্দাবন দাস ঠাকুরের ওপর এরকম ধরনের দৈন্য এরকম ধরনের আকুতি মিনতি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর আমাদের তো অবাক সৃষ্টি হয়েছে যেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হচ্ছেন রাধিকা রানীর একেবারে কস্তুরি মঞ্জুরি পৌপাদ এই কথাটা উত্তর দিয়ে বলছেন রাধিকার গণ যারা রাধিকার গণে যারা গণিতা আছেন রাধারানীর গণেতে যাদের নাম তাদের স্বাভাবিকভাবেই দৈন্যের একেবারে পরাকাষ্ঠা রাধারানীর গণেতেই এই দৈন্য কৃষ্ণের গণেতে এই দৈন্য পাওয়া যায় না বৃন্দাবন দাস ঠাকুর কৃষ্ণ কৃষ্ণ বৃন্দাবন দাস ঠাকুর হলো কুসুমপীড় সখা আর তার সঙ্গে ব্যাসদেবজি দুজনে মিলে বৃন্দাবন দাস ঠাকুর হয়েছে সেটা প্রভুপাদের সিদ্ধান্ত একমাত্র রাধিকার গণেতে স্বাভাবিকভাবে দৈন্যের চরম অবস্থা আর কাউর গণেতে এরকম পাওয়া যায় না এই জন্য ব্যাস ব্যক্তি না ব্যক্তি বা ইত্যাদি কথার যেন আলোড়ন এরকমভাবে বিচার না করা হয় তাহলে ব্যাস চরণে অপরাধ হয়ে গিয়ে সমস্ত ভজন শেষ হয়ে যায় ওই জন্য আমরা চিন্তা করব এটা একটা অমূল্য সিদ্ধান্ত এটা রসিক শঙ্কর ভগবানের মতো রসিক কে আছে বিশাল রসিক বৈষ্ণবানাম যথাসম্ভব যে বৈষ্ণব সেই তো রস আস্বাদন করেন তার এই বক্তব্যের মধ্যে যে গম্ভীর রহস্য রয়েছে এটা মোটামুটি একটা আমরা একটু আলোচনা করে দেখলাম নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাসনম প্রণাম দুঃখ সমানম তং নামামি হরিম পরম যার সিনাম কীর্তন ভগবানের করলে পরে সমস্ত পাপ অপরাধ সমস্ত দূরীভূত হয়ে নির্মল গতি প্রাপ্ত হওয়া যায় সেই কৃষ্ণ ভগবানকে নাম ও সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশ্রম ইত্যাদি আলোচনা করা হয়েছে আমরা আলোচনা প্রসঙ্গে কালকে আলোচনা করছিলাম সেখানে অপূর্ব এক অধ্যায় এসছে সেখানে দেখেছিলাম সেখানে আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম কৃষ্ণের গুরুগৃহে একসঙ্গে পাঠ করেছিলেন তিনি হলেন সুদামা বিপ্র সুদামা চরিত সম্বন্ধে আলোচনা করতে গিয়ে কৃষ্ণের চরিতের কৃষ্ণচরিত জানতে গেলে ভক্ত চরিত জানা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস সেখানে আমরা আলোচনা প্রসঙ্গে কালকে দেখেছিলাম সেখানে বলছেন সে সুখ বলছেন সে সুখদেব গোস্বামী জানাচ্ছেন কৃষ্ণ শ্বাসীর সখা কশিত ব্রাহ্মণ ব্রহ্মবিত্তমহ কৃষ্ণ শ্বাসীদ সখা কশিত ব্রাহ্মণ ব্রহ্মবিত্তমহ বিরক্ত ইন্দ্রিয়ার্থেশু প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয় এইসব কথা আমরা আলোচনা করেছিলাম কৃষ্ণের এক এক বন্ধু ছিল অপূর্ব বন্ধু ব্রাহ্মণও শুধু নয় ব্রহ্মবিত্তমহ ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ যিনি ব্রহ্মকে জানেন আর তাদের মধ্যে সবচেয়ে বেশি অনুভূতি শব্দে পরেছেন স্নাতম ব্রহ্মণী উপসমাশ্রয়ম আর এর লক্ষণ এখানে দেখা যাচ্ছে সত্যি উপসমাশ্রয়ম বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তমাত্মা জিতেন এর মানেই তো তাই উপসমাশ্রয়ম তার হৃদয়ে যা কিছু দ্বন্দ্ব দ্বন্দ্বারাম মানে শীত উষ্ণ সুখ দুঃখ ইত্যাদি যা কিছু আছে সমস্ত ব্যালেন্স হয়ে গেছে কোনো কিছু আর নেই এই জন্য দ্বন্দ্বারামের আরাম রেখো অর্থাৎ দ্বন্দ্ব আরাম যেটা হয় সুখ দুঃখ ইত্যাদি এর বিনাশ করে কৃষ্ণরস পান করে সমাধান করে ফেলো এ সলিউশন না করলে পরে কোনোদিন কোনো শান্তি পাওয়া যাবে না আর তাই জন্যই কালকে কিছু ব্যাখ্যা করেছিলাম দ্বিতীয়বার করব না বিরক্ত ইন্দ্রিয়ার থেসু প্রশান্ত আত্মজিতেন্দ্রিয়া বাস্তবিক পক্ষে কৃষ্ণ ভক্তের এই লক্ষণ থাকতেই হবে কৃষ্ণ ভক্ত যদি এই লক্ষণে লক্ষণান্বিত না হন তাহলে সে কৃষ্ণকে আরাধনা করতে পারে না সেই জন্য প্রভুপাত প্রায়শই বলতেন যারা কৃষ্ণ ভজন করেন তাদের কোনো অভিযোগ থাকতে পারে না যদি অভিযোগ থাকে নিশ্চয়ই তারা কৃষ্ণ ভজন করেন নাই আর বিশেষ করে নন্দনন্দন ভজন যদি করে তাহলে তো আশ্লিষ্ট বা পাদারতাম পিনাষ্টমাম আদর্শনাথ মর্মাতম করতু বা যথা তথা বা বিধাত লম্পট মাত প্রণাথা না পড়া এইসব সমাধান দেখলাম সেদমা বিপ্র ইচ্ছে করলে কোটি কোটি টাকা আনতে পারেন কিন্তু বৈষ্ণবগণের নিষ্কিঞ্চন ভাব আমরা কিছু আগে দেখব কিভাবে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীজিকে প্রশ্ন করছেন যে গুরুদেব বড় আশ্চর্য জিনিস আমরা দেখি প্রায়শ দেখা যায় যারা দেবদেবী পুজো করে শঙ্কর ভগবানকে গিরিশ পার্বতী গিরিজা হ্যাঁ তাদের পূজা করলে দেখে মালামাল হয়ে যায় মালপানি চলে আসে খুব আর প্রায়ই বৈষ্ণবগন্ধে কিছু চায় না ছেঁড়া কাপড় কিছু নেই কেউ এটা ওটা দেয় এভাবে চলে কারণটা কি বলে অনন্ত ঐশ্বর্যপতি শ্রীপতি যে ভগবান যার অনন্ত ব্রহ্মাণ্ড যা তুরি মেরে চালাচ্ছেন তার ভক্তগণের বাইরের দৃষ্টিতে এরকম অভাবটা কী ব্যাপারটা কী কেন শঙ্কর আদি এসব দেবতাদের পুজো করলে পরে দেখা মালামাল হয়ে যায় গণেশের পুজো আমার একেবারে সব বানা সুর থেকে আরম্ভ করে সব হ্যাঁ, কেউ গরিব নেই ব্যাপারটা কি সেখানে সুখদেব গোস্বামী অত্যন্ত মজা করে হাসতে হাসতে বলছেন সুখদেব গোস্বামী মজা করে বলছেন তুমি প্রশ্নটা করলে বড় অদ্ভুত কারণ এই প্রশ্নের ফলেতে এই প্রশ্নের ফলেতে যদি কাউর হৃদয়ের মধ্যে কোনো ডাউট থাকে কোনো প্রশ্ন থাকে একটা সন্দেহ থাকে তাহলে সেই সন্দেহ মিটমাট হয়ে যাবে সেই জন্য বক্তা এবং শ্রোতা দুজনের মধ্যে একটা এমন একটা মিল থাকা দরকার রসগত একটা বৈচিত্র্য প্রকাশ পায় যেখানে বেরসিক বক্তা বেরসিক শ্রোতা সেখানে রসভঙ্গ ভাগবত কিছু হয় না এগুলো শাস্তে বলা রয়েছে তাহলে এখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছে রাজন সুন্দর প্রশ্ন করেছে এখানে এই প্রশ্নের ফলেতে আমাদের কাউর যদি সন্দেহ থাকে তাহলে আমাদের এটা মিটে যাবে সেই জন্য সুখদেব গোস্বামী এর উত্তর দিচ্ছেন যে কৃষ্ণ যে কথা বললে তুমি তা কৃষ্ণ তো এই যে যে জগতের দেবতা দেবদেবীগণের পূজা করার কথা বলা হলো তুমি যে উল্লেখ করলে সেগুলো সব গুণময় জগতের দেবতা এই গুণময় জগতের তেরা তারা এই গুণময় জগৎকে অতিক্রম করে যায় না এই জগতে রয়েছেন যদিও শঙ্কর ভগবানের মূল যে রয়েছেন সদাশিব সে তো রয়েছেন বৈকুণ্ঠ জগতে কিন্তু তার অংশ যেটা যেটা রয়েছেন যিনি এখানে থাকেন কৈলাসপতি তিনি তো সেই সদাশিবের অংশ কিন্তু সদাশিবকে শুদ্ধ শতময় তত্ত্ব কিন্তু শঙ্কর ভগবান যে এই জগতে রয়েছেন তিনি তিনি ইচ্ছে করে তমগুণকে অঙ্গীকার করে এটা ভগবানের আদেশ এখন যদি কেউ বলে যে ইনি বৈষ্ণব ইনি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করেন কেন এটা কোনো কথা হলো তিনি বৈষ্ণব হতে পারেন তার রুজি রোজগার ওটা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে বর্দি পরে লাঠিনে হাতে হেই এরম করে সবই করে সেরকম তার বৈষ্ণবতার কোনো হানি হবে না কেন সে আজ্ঞা পালন করার নিজের জীবনযাপন করার জন্য সেটা করছে শঙ্কর ভগবানের এই যে তমগুণ অঙ্গীকার সেখানে শাস্ত্রের অনেক জায়গায় বেশ কয়েক জায়গায় উত্তর দেয়া রয়েছে যে শঙ্কর ভগবান বলছেন আমি ব্রহ্মা এবং শঙ্কর তিন পার্থক্য কিছু নয় একই আমরা তিন ভাবে আবার এটা ব্রহ্মসঙ্গীতা তো উত্তর দেওয়া রয়েছে সুন্দরভাবে এগুলো আমি পরে আলোচনা করব শঙ্কর তত্ত্ব কোনো সময় উঠবে সেখানে বলছেন দধি যথা দু কি এটা দধি যথা বিকার विशेष योगा संजायते नहीं ততঃ পৃথক অস্তি হেতু দধি কি করে হয় মানে দুধ থেকেই কিন্তু দধি হয়েছে কিন্তু দুধ থেকেই দধি হয়েছে এটা একশো পার্সেন্ট ঠিক এর সবাই জানে কিন্তু দুধ ওই দধিটাকে যদি কেউ বলে আবার দুধে নিয়ে যাও তাকে হবে না এটা হয় না কিন্তু দুধ থেকে যে দই হয়েছে এটা এটা সবাই জানে বিকার যোগে হয়েছে তার কোনো আলাদা সেই রকম ভগবান এই গুণময় জগৎকে পরিচালনা করবার জন্য তিনি বিষ্ণুরূপে স্থিতি কার্যটা করেন আর ব্রহ্মারূপে সৃষ্টি কার্যে রাজসিক রজগুণে বিভাবিত করে ব্রহ্মাকে এই সৃষ্টিকে তৈরি সমস্ত করেন আর তমগুণে বিভাবিত করে তমগুণে জ্যাকেট পরেছেন একটা পরে কি করছেন এই জগৎকে পুরো একটা তমগুণের লোকগুলোকে সে তারা তাড়া দিচ্ছেন আর ওই রকমভাবে বিভাবিত দেখাচ্ছেন বাইরে বাস্তবিক পক্ষে না শঙ্কর ভগবান চরস খান না গাঁজা খান না মদ খান কিচ্ছু না সব নাটক কিচ্ছু খান না ওসব কিন্তু জগতের লোকগুলো এত মূর্খ তারা ভাবে শঙ্করের চরস খায় গাঁদা খায় এইটা এমনকি দক্ষ দক্ষ প্রজাপতি বন্ধু গালাগাল দিয়েছিল গালাগাল দিল না ভূত সঙ্গে থাকে বেটা আচার বিচার নেই কিছু নেই আরে তোমার ছাইভস্য মাকে আচার বিচার নেই বলছো আচার বিচার কাকে বলে সব আচার বিচারের মূলটা কি স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য না জাতুজ সমস্ত বিধিনিষেধের মূলতে এটা আর শঙ্কর ভগবানের হৃদয় সর্বদাই কৃষ্ণ সর্বদাই তাহলে শঙ্কর ভগবানকে বাইরের দৃষ্টিতে শ্মশানে থাকলেও তার যা পবিত্রতা আছে শাস্ত্র বিচারে বলছে শিব নাম গ্রহণ করা সেই দুটো অক্ষর সর্বমঙ্গল আকর দেবী বলেছেন শরীর ছাড়বা লাগে তাহলে এই বিচারগুলো আমাদের কনফিউশিং আমরা বুঝতে পারি না তাহলে দেখা যাচ্ছে শত রজ তমগুণ এই সমস্তগুলো ভগবান ইচ্ছে করে বিভাগ করে জগৎ পরিচালনার জন্য এগুলো সব করেছেন বাস্তবিক পক্ষে শঙ্কর ভগবানের যে গভীর তত্ত্ব আলোচনা করলে অবাক হতে হয় এমনকি ব্রহ্মার তত্ত্ব থেকেও শঙ্কর তত্ত্ব অনেক উপরে যদিও আমরা দেখি রুদ্র এখানে শঙ্করে ব্রহ্মার এখান থেকে এসছেন এবং কাঁদছেন কাঁদতেন এই জন্য তার নাম রুদ্র হয়েছে অনেক কথা তো যাই হোক এই যে প্রশ্নটা সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ করলেন সেখানে সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন হরিহি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পর হরিহি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পরে প্রকৃতে পরহা যে গুণময় জগতে দেবতাগণের আর যে অর্চনার কথা করে পুজো করে যারা মালামাল হয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো তা নয় ভগবান তো গুণাতীত বস্তু বৈকুণ্ঠ বস্তু তার তং ভজন নির্গুণ স সর্বদ্রিক উপদ্রষ্টা তং ভজন নির্গুণ ভবেদ কি বলেছেন পরের লাইনে স সর্বদ্রিক উপদেষ্টা সমস্ত জীবের হৃদয়তে বসে থেকে তিনি সমস্ত কার কি ধান্দা সব লক্ষ্য করছেন কিন্তু কিছু বলছেন না চুপচাপ নিউট্রাল স উপদ্রষ্টা তোয়াং ভজন নির্গুণভাবে উপদ্রষ্টা মানে জীবের জীবাত্মা যে স্বেচ্ছাচারিতা করে তার উপরেতে রাম্বায় নজর রেখেছেন ফোকাস বলা গেল এই জন্য উপদ্রষ্টা জীবাত্মা তো করবে জীবাত্মা স্বেচ্ছাচারিতে করবে নরকে যাবে কিন্তু পরমাত্মা তার সঙ্গে গিয়ে ওকে কি কষ্ট পায় সব দেখবে ওই জন্য এখানে আমাদের ঘাবড়াবার এখানে কিছু নেই সুখদেব গোস্বামী এই জন্য বলছেন যে তিনি তো পরম বস্তু গুণাতীত বস্তু আর তার ভজন করতে গেলে গুণাতীত বস্তু ভগবান তার ভজনেতে যে একটা অবস্থা লাভ হয় সেটা জড়জগতের লাভ লোসকান দিয়ে বিচার করা যায় না তাহলে বৈষ্ণবরা কি আনন্দ পান যে তারা এরকম বিবর হয়ে থাকেন তারা কি মাথা খারাপ হয়ে গেছে না কি হয়েছে সেল মাধবেন্দ্র পরিপাদ তিনি কিছু চেয়ে খান না কোনোদিন আর যৌ যদি নিজের ইচ্ছাক্রমে কেউ দেয় তাও যদি গব্য দেয় দুধ অযাচিত বৃত্তি পুরী নহে উপবাস নামানন্দে পুরী প্রভু তার ক্ষুধা তৃষ্ণার কোনো কোনো কষ্ট নেই এই কথাগুলো তো শাস্ত্রের বিচারে বলা রয়েছে মহাভাগবতের লক্ষণ বৈষ্ণবগণে তাতে কি এমন তাদের জিনিসটা পায় যেখানে সুখদেব গোস্বামী যে হরিকথা বলতে বলতে পরীক্ষিত মহারাজকে বললেন সেখানেও একই কথা দেখলাম পরীক্ষিত মহারাজ যে আমার ক্ষুধা তৃষ্ণা আমার যন্ত্রণা হচ্ছে না আপনি দয়া করে কথা বন্ধ করবেন না আমার কোনো কষ্ট হচ্ছে না বলছে তুমি তো খাচ্ছ না সমানে পান করছো না জল পান করছো না খাচ্ছ না সমানে বসে রয়েছো তুমি বলছে আমার কিছু হচ্ছে না আপনি দয়া করে বলুন আমি তো পান করছি পিবন্তম বুঝ চ্যুতম হরিকথামৃতম আমি তো আপনার মুখবিগলিত হরিকথামৃত পান করছি হ্যাঁ পান করছি না কে বলল অর্থাৎ আত্মার যেটা খোরাক সেটা পান করছি তাহলে নাম সংকীর্তনম যশ সর্বপাপ প্রণাসনম প্রণাম দুঃখ সমনম তং নমামি হরিম পরম এখানে আমরা দেখলাম যে সুদামা বিপ্র ইচ্ছা করলে পরে অনেক কিছু পেতে পারেন তাকে কৃষ্ণ পর্যন্তও যেতে হবে না খালি যদি তিনি নীতিটা তার একটু বদলে দেন অর্থাৎ একটু চেয়ে চিনতে এদিক ওদিক যজমানি করেন তাহলে তো পেয়ে যাবেন তখনকার দিনে তো অভাব ছিল না কিন্তু আমরা দেখছি সিদামা বিপ এই যে সুদামা বিপ্র তার কি লেখা রয়েছে মানে যদৃচ্ছয় উপপান্নেন বর্তমান গৃহস্বামী যদৃচ্ছা ভগবানের ইচ্ছায় যা চলে আসবে তাতেই তিনি জীবনযাপন করেন তাতে তিনি জীবনযাপন করেন আমাদের অনেকেরই এই কথা বিশ্বাস হবে না এখনকার দিনেও এরকম জায়গা আছে এখনকার দিনে এরকম জায়গা আছে যেখানে তারা ভিক্ষায় যান না ভগবানের ইচ্ছায় যা আসবে তারপরে বারোটার পর তারা অর্চন করেন বারোটা বারোটার সময় অর্চন করে তারপর ভোগরন্ধন করেন এখনও বেশ অনেক জায়গা আছে কলকাতাতেই আছে বেলগেছিয়াতে একটা মঠ তার গুরুদেব আশীর্বাদ করে গেছে তোরা ভজন কর ঠিক করে কিন্তু ভজন আর কে করে তো কিচ্ছু করতে হবে না এখানে সব আসবে কৃষ্ণ পাঠিয়ে দেবে তাই এখনো এখনও তাই হয় যা আসে বারোটার মধ্যে সেই সার রান্না করা হয় আর কোনোদিন এমন যায়নি কিছু এলো না রান্না হলো না ঝড় ঝঞ্ঝা জল বৃষ্টি অনাবৃষ্টি যা কিছু কোনো সময় এরম হয়নি আর আরও অন্য অন্য জায়গায় মহা মহাপুরুষগণ আছেন অনেক তাদের জীবনে এরকম ঘটনা ঘটেছে আর আমরা এইগুলো সাধারণ বুদ্ধি নিয়ে এগুলো মাথায় ঢুকবে না যাদের কর্তৃত্ব অভিমান তাদের কাছে ভগবান এই সমস্ত ব্যাপারগুলো প্রকাশ করেন না তারা তুই কর্তৃত্ব নিয়ে থাক ওই জন্য সেখানে কর্তৃত্বর কথা বলতে গীতাতে বলেছে না ভগবান কি বলছেন কর্তা আহম ইতিমান্নাতে আমি কর্তা এই ভাবটা যতদিন পর্যন্ত জীবের হৃদয় থেকে মুছে না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো সুবিধে হবে না কর্তা আমি নয় এই কথাটা উপলব্ধি সেই জন্য সেখানে বলছেন যদৃচ্ছ উপপন্নেন বর্তমান গৃহস্বামী আর তার ভার্যার কথাটা বলেছেন তস্য ভার্যা কুচ্চৈলস্য খুদ কামা চ তথাবিধা পতিব্রতা পতিম প্রাহ ম্লায়তা বদনেন সা দরিদ্রম সিদ মানা বই বেপ মানাভি গম্মচ কালকে আমরা এটা পড়েছিলাম এটা জেনেছিলাম যে তুমি এক কাজ করো না স্বামীকে খুব লজ্জার সঙ্গে বলছেন যে যদি তোমার বন্ধু শুনেছি দ্বারকাতে থাকেন দ্বারকাতে বন্ধুর সঙ্গে একটু দেখা করে এসো না সে তো শুনি সাত্যতাম পাতিহি আর ব্রাহ্মণ্য দেব প্রচুর সহায়তা করেন ব্রাহ্মণ বৈষ্ণবের তো তার তো প্রাণ তুমি যদি যাও তাহলে তোমাকে চাইতেও আমি নিতেই দেবে তো ভগবান গেলেই সেখানে গেলে দাসী দবৃণাম ভুরি সিদাতে ते कुटुम मेने तुम्हें तो कुटुम्ब बंधु कुटुम ए तार तुम ब्राह्मण आ तुम्हें भलोबाशे एत तो तुम्हार बंधु तेल तमुई तमुपैहि महाभाग साधुनाच परायणम दासती दबिणम भूरी सीदते ते कुटुम मेने और सुने द्वारकते आस्ते अधुना दारावत्याम भोजो वृषि अंधकेश्वर स्मरत पाद कमलम আত্মানাম অপিজাচ্ছতি যার চরণ কমলকে একটু চিন্তা করলে পরে সে নিজেকে দিয়ে দেয় যে ভগবানের চরণ কমলকে চিন্তা করতে সমর্থ হয় তাকে ভগবান বলে আমি নিজেকেই দিয়ে দেবো আর তো সমান সামান্য সম্পত্তি এই দুনিয়ার বাড়ি ঘর গাড়ি এগুলো তো তুচ্ছ বিষয় এগুলো তো তুচ্ছ বিষয় এগুলো সম্বন্ধে প্রশ্নরা ভাবেন না তাহলে স্মারত পাদ কমলম আত্মানম অপি তাহলে এই রকম ধরনের কথা জানা গেল যে শাস্ত্রের বিচারে কৃষ্ণের চরণ কমল চিন্তা করলে যে নিজেকে দিয়ে দেন তার কাছে আর এই সামান্য ধন সম্পত্তি এগুলো আর কি কথা আর এই জন্য বলছেন কিমনু অর্থ কামান ভজত নাত্যাভিষ্ঠান জগৎগুরুহ আর কৃষ্ণম কৃষ্ণকে জগৎগুরু বলা হয় মূল গুরু তো কৃষ্ণই কৃষ্ণম বন্দে জগৎগুরু ইত্যাদি শ্লোক আছে তো তিনি ভজনকারীকে প্রায়ই যে অভিষ্ট আছে অনভিষ্ট অর্থকাম প্রদান করবেন এই সম্বন্ধে আর বলবার কি না চাইলেও দিয়ে দেন তিনি এখন এই অবস্থায় ভার্যা অর্থাৎ ইনি কিন্তু সাধারণ ভার্যা নয় জগতের যেরকম পতি পত্নীর সম্বন্ধ সেরকম নয় তিনি হচ্ছেন সতী সাবিত্রী যিনি বলা হলো যদৃচ্ছয় উপপন্নেন বর্তমান গৃহস্বামী গৃহাশ্রমী যা ভগবানের ইচ্ছায় যা পৌঁছে যায় গৃহেতে সেটা রান্না করে যদি সেদিন এতটুকু চাল পৌঁছায় ওটা রান্না করে স্বামীকে খাইয়ে দেন নিজে না খেয়ে থাকেন নিজে স্বামীকে তৃপ্ত করে তারপর তিনি নিজে আনন্দে থাকেন আমরা জয়দেব গোস্বামীর স্ত্রী পদ্মাবতীর কথাও জানি অনেক কথা আনন্দময় সেসব কথা তাহলে এখানে স এবং ভারজয়া বিপ্র বহুসহ পার্থিত মহু অনেকভাবে সেই পত্নী প্রার্থনা করার ফলেতে পুনঃ পুনঃ যখন প্রার্থনা করল স্ত্রী যখন স্ত্রী দ্বারা প্রার্থিত হয়ে তার মনের মধ্যে স্ত্রী তো এত কিছু বলে গেল কিন্তু সুদামেবিত্ত পরভংস তার মধ্যে ওইসব কথার কোনো কিছু ঢুকলো না একটাই মাথায় ঢুকে গেল একটা পয়েন্ট সেটা কি অয়ম হি পরম লাভ উত্তম শ্লোক দর্শন কংসের প্রেরণায় অক্রুর বলেছিল আজকে কংস আমার গুরুর কাজ করলো আজকে আমাকে পাঠালো তাহলে আমার দেখা হয়ে যাবে তো এখানে স্ত্রীর কথাটা সে কিছু মনে সে বলছে বলুক কিন্তু তার মাথায় খালি একটাই জিনিস ঘুরছে অয়ম হি পরম লাভ উত্তম শ্লোক দর্শনম আমার পরম লাভ আজকে সেটা হচ্ছে আমার উত্তম শ্লোক ভগবানের দর্শন হবে আহা বড় আনন্দ তিনি দ্বারকা দেশ দ্বারকাধীশ তাকে দর্শন করার জন্য যেতে হবে আর বললো হ্যাঁ যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন তিনি যাওয়ার জন্য তৈরি হলেন ইতি সঞ্চিন্ত মনসা গমনায় মতিম দধে আজ যাব স্ত্রীর কথায় সে মনস্থির করলো স্ত্রী যখন বলছেন যাব কিন্তু কি নিয়ে যাব বন্ধুর কাছে যেতে গেলে গুরুর কাছে যেতে গেলে ভগবানকে কিছু তো নিয়ে যেতে হয় কি নিয়ে যাব বলছেন অপি অস্তি উপায়নম কিঞ্চিত গৃহে কল্যাণী দিয়েতাম তোমার গৃহে কিছু উপায়ন আছে যেটা নিয়ে আমি যাব তো তোমার যদি উপায়ন থাকে কিছু দাও আমি বন্ধুর কাছে যাব তো নিয়ে যাই স্ত্রী চিন্তায় পড়লেন ঘরে তো কিছুই নেই ঘর তো পুরো ফাঁকা তিনি কি করলেন সঙ্গে সঙ্গে রাস্তায় বেরিয়ে গেলেন গিয়ে চারটে বাড়ি থেকে ব্রাহ্মণ কি করলেন জ্বাচিত্বা চতুর মুষ্ঠিন বিপ্রাণ পৃথক তণ্ডুলান আর চৈল খণ্ডেন বধ্যা ভর্তে প্রদাদ উপায়নম ভর্তা তার স্বামীকে ওই উপায়ন দিলেন কি দিলেন বলছেন জ্বাচিত্রা চতুর মুষ্ঠান বিপ্রাণ পৃথক তণ্ডুলান কেউ কেউ ওটাকে বলে চিড়ে কিন্তু এখানে তণ্ডুল বলা রয়েছে তা সরাসরি তণ্ডুল বলা রয়েছে মানে আতপ চাল এর সরু সরু তণ্ডুল বলা রয়েছে তা বলছেন বিভিন্ন এক জায়গায় একরকম তণ্ডুল নয় এক জায়গায় একটু ভালো এক জায়গায় একটু খারাপ ধান মেশানো সব নিয়ে তাকে দিয়ে দিল সে কী করলেন আঁচলে চইলেন মানে চইল খণ্ডেন ও তানো বা ধ্যা সেটা একটা কাপড়ে একটা পুঁটলি করে একটা ছেঁড়া কাপড়ে পুঁটলি করে সেটা ভর্তা তার স্বামীকে দিয়ে দিলেন বলে এই না উপায় সে আনন্দের সঙ্গে চললেন হাঁটতে হাঁটতে অপূর্ব কৃষ্ণ চিন্তা করছেন কৃষ্ণ গান করছেন আর কৃষ্ণের দর্শন করার জন্য তিনি চলতে আরম্ভ করলেন আর সে দ্বারকা তো এখানে নয় প্রচুর দূর শ্রীরামিপুর বাড়ি কোথায় আর সেখানে বলছেন স তান আদায় বিপ্রাগ্র প্রযোজৌ দ্বারকাম কিল কৃষ্ণ দর্শনম মধ্যম কথম সাদ ইতি অচিন বলছেন চিন্তায়ন বলছেন আমার কৃষ্ণ দর্শন কেমন হবে যেমন একটা পরম প্রিয় ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার আগে নানান জল্পনা কল্পনা চলে আচ্ছা আসবে তারপর কি হবে কেমনভাবে দেখা হবে প্রেম রাজ্যের কথা এগুলো সাধারণ ব্যক্তিরা নিরস ব্যক্তিরা বুঝতে পারবে না যখনই অত্যন্ত প্রিয় ব্যক্তি তার অনেক দিন পর দেখা হবে তার কেমনভাবে দেখা হবে আমাকে কি করবে কেরাম আমাদের প্রথম দর্শন হবে এসবগুলো হয় এগুলো দার্শনিক বিষয় প্রেমের কথা কৃষ্ণ দর্শনম মধ্যম কথম স্বাদ ইতি চিন্তায়ন এরমভাবে চিন্তা করতে করতে যাচ্ছেন দ্বিজ আর আনন্দে সব যেতে যেতে যেতে যেতে সেখানে গিয়ে পৌঁছালেন সেখানে বলছেন গৃহম দাষ্ট সহস্রম মহিষীণম হরের দ্বিজ বিবসৈকতম বিবসৈকতমম শ্রীমদ ব্রহ্মানন্দম গত ইয়থা আর ষোলো হাজার একশো আট মহিষী নিয়ে থাকেন তাই বলছেন এই সমস্ত একে একে দাঁড়ি অনেক দ্বারকার তো একটা গেট নয় এই সমস্ত নিয়ে ধীরে ধীরে এক একটা দ্বার অতিক্রম করে কে ব্রাহ্মণ ক্রমশ তিনটি রক্ষী সৈন্যের স্থান তিনটি কক্ষা বিভিন্ন অতিক্রম করে সমস্ত বৃষিগণের অগম্য গৃহ সকল ও হরির ষোড়শ সহস্র প্রতিনিধিগের গৃহ সকল মধ্যে শ্রীমৎ একটি গৃহে সেই ব্রহ্মানন্দ প্রাপ্ত প্রাপ্তির ন্যায় প্রবেশ করেছিলেন তা তো আর সে তো দ্বারকার ওই বৈভবগুলো জানে না যে ষোলো হাজার একশো আট মহিষীর ঘরেতে ভগবান আলাদা আলাদা যুগপথ একই কৃষ্ণ বিভিন্ন গৃহেতে প্রবিষ্ট হয়ে কি করে তিনি মেনটেন করেন সেটা দেখবার জন্য নারদ আনন্দের সঙ্গে সেখানে গিয়েছিলেন এই মজাটা দেখবেন সেখানে গিয়ে দিলেন এক এক গৃহে এক এক রকম বিষয় আর আজকে সুদামা বিপ্র জানেন না সুদামা এইসব অতিক্রম করে একটা গৃহে ঢুকে পড়লেন কিন্তু ঢুকেছেন তো ঢুকেছেন একেবারে প্রথম ওই যেটা রক্ষিণীর গিয়ে ওইখানে ঢুকে পড়েছেন আর অন্য কি জাননি কি হমানের ইচ্ছা সেখানে ঢুকেছেন সেখানে কৃষ্ণ দূর থেকে দেখেছেন দেখেই চিনতে পেরেছেন কত ছোটবেলাকার পর জাঙ্কি উপবেষ্ট ছিলেন রুক্মিণী ছিল সঙ্গে সঙ্গে দূর থেকে সে ব্রাহ্মণকে দেখে কি করলেন ত্বাম বেলক্যাচ্যুত দূরাদ প্রিয়া পরজাঙ্কমাস্থিত সহসোত্থায় চাভ্যেত্তদ্রভ্যাম পর্যগ্রহিত মুদা দূর থেকে ছুটে এলেন একেবারে ঈশা একেবারে সঙ্গে সঙ্গে বাহুতে ধরে আদর করতে আরম্ভ করলেন বন্ধু সক্ষু প্রিয়স্ব বিপ্রসের অঙ্গ সংজ্ঞাত নিবৃত শুধু ওই জীর্ণ শীর্ণ শরীর কাঠে কাঠের মতো হার কখানা রয়েছে তাকে এরমভাবে ধরে আদর করছেন এমনভাবে আর করে সক্ষু প্রিয়স বিপ্রসের অঙ্গ সংঘাত নিবৃত এই ব্রাহ্মণ শ্রেষ্ঠ যে ব্রহ্মবিত্তম আর প্রেমী তাকে এরম আদর করে কৃষ্ণ যেন মনে হলো আমার হৃদয়টা কৃষ্ণের হৃদয়টা শীতল হয়ে গেল কৃষ্ণের আবার হৃদয় সেটা আবার শীতল হয়ে গেল আর প্রীত আনন্দেতে কি করলেন অশ্রু জল ফেলতে আরম্ভ করলেন প্রীত ব্যামঞ্চদ বৃন্দনম নেত্রভ্যাম পুষ্করে ক্ষণহা পদ্মপলাশ লোচন ভগবান চোখ থেকে অজস্র অশ্রু পড়তে লাগলো তাকে সিক্ত করলেন আর তাকে যত্ন করে তাড়াতাড়ি নিয়ে গেলেন আর সেখানে গিয়ে যথোপবেশ্য পর্যাঙ্কে স্বয়ং সক্ষুহু সম সমর্হণম নিজে ওই সখার সমস্ত যত্ন আরম্ভ করলেন আগে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে পালঙ্কে বসালেন যে পালঙ্কে নিজে বসেন স্বর্ণময় পালঙ্ক সমস্ত সেটা বই সেখানে গিয়ে তাড়াতাড়ি সকাকে বসে ও আবার চিন্তা করছে আমার ময়লা কাপড় বাবুর আমি আবার এখানে বসবো লজ্জায় মরে যায় কিন্তু কৃষ্ণ তাকে জোর করে বলে এই বসো তুমি তুমি এখানে বসো বসে এবার পায়ের কাছে বসে বললেন বসে এই জল আন ধূপ আন অগরু আন সব আনতে বললেন কৃষ্ণ এনে সব নিয়ে এলো আর রুক্মিণী এবার মাঝে মাঝে রুক্মিণী চিন্তায় পড়ে গেছে ঠিক কোথা থেকে একজন এলো হাড়কোখানা দেখা যাচ্ছে একটা বৃদ্ধ বিক্রির মতো তাকে কৃষ্ণ এরকমভাবে পর্যাঙ্কে বসাচ্ছে পা ধোয়ার জন্য তাড়াতাড়ি আর ধূপ দ্বীপ সব ব্যাপারটা কি বুঝতে পারছেন না তিনি কিছু মাথা ঘুরছে রুক্মিণীর বলছেন তারপর বসে কি করি যথোপবেশ্য পর্যাঙ্কে স্বয়ং চক্ষু সমারহণম আর উপহৃত্যাবনিজ্যস্য পাদৌ পাদা বনে জনি তার ওই চরণ কমলকে জল দিয়ে ধুতে আরম্ভ করলো কত রাস্তা ঘুরে এসছে কত ব্যথা হয়ে গেছে পায়ে কৃষ্ণ আদর করতে আরম্ভ করলো তাকে আর তারপরেতে বিভিন্ন রকম চন্দন ধূপ অগরু কুমকুম ধূপ উদ্দীপ সুরভির মিত্রম प्रतिपावलिभिर मुदा और चयित्वा वेद्य तम्बुलम गांच स्वागतम अवभृत स्वागत ব্রাহ্মণ স্বাগত বন্ধু বলে সব কিছু করে তাম্বুল অর্পণ করে আরতি ভারতি করে আদর করে বসালে এদিকে দ্বারকার মধ্যে একটা একটা আন্দোলন সৃষ্টি হয়েছে বলছে কি ব্যাপার কুচ্চ ইলম মলিনম খ্যামম দ্বিজম ধন মানে ধমনি সন্ততম দেবী পর্যচরত সাক্ষাৎ চামর ব্যজনে নবই মানে রুক্মিণীকে বলছে এই চামর ব্যজন করো রুক্মিণী করছে চিন্তা করছে হার কখনো দেখা যাচ্ছে এই দরিদ্র যে একেবারে দ্বিজ আর তা তো শিরা শিরা উপসরে দেখা যাচ্ছে এত রোগা তা দেবী এখন সেটা করলেন আর মনে মনে চিন্তা করছেন এটা কি ব্যাপার হলো আর অন্ত পুরজন দৃষ্টা কৃষ্ণেন অমলাত অমল কীর্তিনা বিস্মিত অভূত অতি প্রত্যা অবধূতম সভাজিতম এই অবধূত কোথা থেকে ইনি এলেন আর তার সঙ্গে কৃষ্ণের কী বা সম্বন্ধ কেনই বা এত আদর করছেন এটা দেখে অবাক হয়ে গেছেন কিম অনেন কৃতম পুণ্যম অবধূতেন ভিক্ষুণা এই ভিক্ষুক অবধূত সে কি পূর্ণ করেছিল জীবনে ওরা মনে মনে চিন্তা করছেন এই ভিক্ষুক অবধূত কি পুণ্য এমন করেছিল যে শ্রিয়াহীনেন লোকে অস্মিন গর্হিতেন অধমেন চ বলছেন যে যে ইহলোকে নিন্দিত লোকে এই জগতের লোক তো চিনতে পারবে না অধম বলবে তাকে শ্রীহীন মলিন বেশ ভিক্ষুক এই ব্রাহ্মণ কি পুণ্য অনুষ্ঠান করেছেন যে শ্রীনিবাস লক্ষ্মীপতি ত্রৈলক্য গুরু শ্রীকৃষ্ণ পরজাঙ্গে প্রিয়তমাকে পরিত্যাগ করে সেই ব্রাহ্মণকে সম্মান করলেন আর যে বেশ জ্যেষ্ঠ ভাতার ন্যায় তাকে আলিঙ্গন আদি করে এই যে আদর করছেন এই ব্যাপারটা সবাই এবার ভেতরে ভেতরে চিন্তা করছেন অগ্রজ পরিশাক্ত অগ্রজ যথা বড় জ্যেষ্ঠকে যেমনভাবে আদর করে সেরকমভাবে সম্মান করে আদর করছেন কথায়ন চক্রর গাঁথাহা পূর্ব গুরুকুলে সতহ আর আত্মনোর ললিতা রাজন করৌ গৃহ পরস্পরম একে অপরের হাতটাকে এরম ধরে ব্রাহ্মণের পূর্বে গুরুকুলের যে সমস্ত গুরুকুলে একসঙ্গে বাস করেছিলেন সেই সময়কার ছোটবেলা ছোট বয়সে যে একসঙ্গে গুরুকুলে সমস্ত খেলা করেছিলেন গুরুকুলে পড়াশোনা করেছিলেন সেই সমস্ত দিনের কথা সব মনে পড়ে যাচ্ছে কৃষ্ণের সমস্ত কথা মনে পড়ে যাচ্ছে সেগুলো সব উত্থাপন করছেন মনে আছে সখা আমরা এই করেছিলাম সমস্ত এইসব কথা বলছেন ভগবান এখানে বলছেন মনে করিয়ে দিচ্ছেন পুরনো কথাগুলো স্মৃতিতে আসছে অপি ব্রাহ্মণ গুরু কুলাদ ভবতা লব্ধ দক্ষিণাথ সমাবর্তেন ধর্মজ্ঞ ভারজোড়া সদৃশী নবা আচ্ছা তুমি গুরু গৃহেতে দক্ষিণাদান পূর্বক তুমিও চলে গেলাম আমি তো আগেই চলে গেলাম তো তুমি সেখানে তারপরে তোমার উপযুক্ত কোনো ভার্যা গ্রহণ করেছো কি বিবাহাদি নিশ্চয়ই করেছো প্রায় গৃহেশু তে চিত্তম অকাম বিহিতম তথা আর পূর্ব থেকেই তোমাকে দেখেছি তোমার কোনো বিষয়তে কোনো একদম কোনো আসক্তি নাই ইত্যাদি এই সমস্ত কথা বলছেন এইভাবে ধীরে ধীরে বন্ধুর প্রশংসা করছেন আর করতে করতে সেখানে বলছেন যে কচিত গুরুকুলে ব্রহ্মণ স্মরসি নৌ যত বিজ্ঞ দ্বিজ বিজ্ঞায় বিজ্ঞেয়ম তমসহ পারমাসনাতে বলছেন সেখানে হে ব্রাহ্মণ আমাদের গুরুবুল গুরুকুলের বাস যে বসবাসের যে সমস্ত ঘটনাগুলো স্মরণ করিয়ে থাকো কি তোমার কি মনে মনে মাঝে মাঝে মনে পড়ে কি যে গুরুকুল হইতে জানিবার বিষয় বিশেষরূপে জানিয়া দ্বিজগণ সংসার হইতে পার হয়ে থাকে সেই যে গুরুকুলে গেছিলাম সেখানে তো বিদ্যালাভ করে আমরা যে যার মতো গেলাম তারপরে সেখানে কৃষ্ণ বলে যাচ্ছেন যে আমি কি করলাম ননু অর্থ ননু অর্থকবিদ ব্রাহ্মণ বর্ণাশ্রম বতামিহ যে মায়া গুরুণা বাচা তরন্তি অঞ্জো ভবার নবম যে ব্যক্তি বর্ণাশ্রম দিগের মধ্যে তারাই অর্থ তত্ত্বজ্ঞ পণ্ডিত যারা জ্ঞানদ গুরু আমার বাক্য দ্বারা অর্থাৎ উপদেশ মাত্রে অনায়াসে ভবার্ণ পার হন অর্থাৎ জ্ঞানপ্রদ যে গুরু জ্ঞানদান করেন তার সেবার দ্বারা যারা কৃতকৃতার্থ হয়ে যান তারা এই ভবার্ণব থেকে অনায়াসেই পার হয়ে যান এখানে এক সিদ্ধান্ত বলেন কৃষ্ণ বলেছেন যেটা চিরকাল মনে রাখার কথা প্রত্যেককেই যারা গুরু সেবা করেছেন বা করবেন তাদের জীবনে একটা স্মরণীয় বিষয় সেটা হচ্ছে ভগবান বলছেন নাহম ইজ্জা প্রজাপতিভ্যাম তপস পশুমেন বা তুষেয়ম সর্বভূতাত্মা গুরু শুশ্রয়া যথা গুরু সুস্বসয়া যথা গুরু শুশ্রূষা দ্বারা গুরু সেবার দ্বারা আমি যে পরিমাণে সন্তুষ্ট হই সেভাবে না হাম ইজ্জা আমাকে পুজো করলেও হয় না বা গৃহস্থাশ্রম যদি সঠিকভাবে পালন করে তাও হয় না তপস্যা তপস্যা করে বা উপস তপস্যা উপশমেন বা উপশম মানে বিভিন্ন ব্রত উপবাস আদি তপস্যা করবে এটির দ্বারা আমি ততটা সন্তুষ্ট হই না যতটা আমি গুরু সেবার দ্বারা যতটা সন্তুষ্ট হই ততটা আমি সন্তোষ ততটা আমি সন্তুষ্ট হতে পারি না কৃষ্ণ মনে করি দিচ্ছেন মনে আছে একদিন গুরু পত্নী আমাদেরকে বললেন যে জ্বালানি ফুরিয়ে গেছে যাও জঙ্গল থেকে কাঠ নিয়ে এসো তো শিষ্যদের আদেশ করেন গুরুদেব গুরুপত্নী রান্না কি হবে কাঠ নেই তখন কৃষ্ণ বল কৃষ্ণ আর এই সুদাম বিপ্র শ্রীরাম বিপ্র চলে গেলেন জঙ্গলে জঙ্গলে গিয়ে কাঠ সমস্ত জড়ো করলেন এদিক ওদিক থেকে ভাঙা সমস্ত জড়ো করে এবার জড়ো করে সেগুলোকে মাথায় নিয়েছেন কৃষ্ণ ভগবান সাক্ষাৎ সেগুলো মাথায় নিয়ে তারপরে যখন হাত দড়াদড়ি করে আসবেন তখন অন্ধকার হয়ে আসছে আর সেই সময় এমন বৃষ্টি আরম্ভ হলো সেই বৃষ্টিতে উঁচু নিচু কোনো স্থান আর দেখা যাচ্ছে না সমস্ত জলমগ্ন হয়ে সমস্ত সারা গুরু সেবার বস্তুকে গুরুত্ব দিয়ে মাথার মধ্যেই ধরে রেখেছেন সারা রাত মাথায় ধরে রেখেছেন দুই হাত দুই বন্ধু ধরে রেখেছেন সেই জন্য কৃষ্ণ এবার মনে করিয়ে দিয়েছেন অপি নস স্মরজতে ব্রাহ্মণ বৃত্তম নেবসতাম গুরু আ গুরু আচ্ছা এখানে বলছেন গুরুদারৈশ্চোদিতা আনয়ম ইন্ধনেন ইন্ধন আনয়নে কচিত আমরা যে গুরু পত্নী যখন আমাদের আদেশ করলেন আমরা ইন্ধন অর্থাৎ কষ্ট আরোহণের জন্য জঙ্গলে গেছিলাম প্রবিষ্টানাম মহারণ্যম হ্যাঁ অপার্ত সুমহদ্বিজ বাতবর্ষম অভূত তীব্রম নিষ্ঠুরাহাস্তনয়ত্ন বিরাট বিদ্যুৎ চমকাতে আরম্ভ করলো বৃষ্টি একেবারে সমস্ত নিম্নম কুলম জলময়ম ন প্রাজ্ঞায়ত কিঞ্চন কিছু দেখা যাচ্ছে না বুঝতে পারছেন এই অবস্থায় যখন দাঁড়িয়েছিলেন দুজনে গুরু সেবার বস্তুকে জলে ফেলে দেননি এ আবার করা যায় নাকি মাথা থেকে ফেলে দিয়ে দূর মাথায় ফেলে রেখে দিই গুরু সেবা মাথায় ধরে রেখে দুই বন্ধু দাঁড়িয়ে রয়েছেন আর সকালবেলা সন্দীপনী মুনি পাগল হয়ে গেছেন আমার দুই কচি কচি শিষ্য পুত্র বধ কোথায় গেল পাগল হয়ে জঙ্গলে খুঁজতে বেরিয়েছেন খুঁজতে খুঁজতে হে কৃষ্ণ হে কৃষ্ণ করতে করতে তারপরে দেখেন অন্বেষমান ন শিষ মানে শিষ্যানাচার্য অপশ্যদ অপশ্যদ আতুরানো দেখে একেবারে শিষ্য গুরুদেব একেবারে কেঁদে ফেলেছেন अहो हे पुत्र का जुयम अस्मद अर्थे অতি দুঃখিতা জয়ম अस्मद অর্থে অতি দুঃখিতা আমার জন্য আমার সেবার জন্য তোমরা এত কষ্ট পেয়েছো আত্মা বৈ প্রাণীনাম পৃষ্ঠহস্তম অনাদৃত্য মৎপরাহা নিজের জীবনকে বিপন্ন করে তোমরা গুরু সেবার আদর্শ দেখালে হায় হায় এরম আদর করে তাদেরকে আদর করতে করতে নিয়ে এলেন নিয়ে এসে প্রচুর আশীর্বাদ করলেন এমন সন্তুষ্ট হলেন বললেন যে এইভাবেই ওই যেমন যে এইরকমভাবে গুরু সেবা করে যে তারপরে কি হলো আশীর্বাদ করলেন আশীর্বাদ করলেন কি করলেন তুষ্ট অহম্ভ দ্বিজশ্রেষ্ঠা শ্রেষ্ঠা সত্যাহা সন্তু মনোরথা ছন্দ্যাংশী অজাত জামানি ভাবান্তু ইহ পরত্র তোমাদের এই যে জ্ঞান বেদ আদি যে শাস্ত্রের ঝাঁকি কিছু জ্ঞান সেটা ইহকাল পরকাল সবসময় তোমাদের থাকবে আমার আশীর্বাদ স্ফূর্তিপ্রাপ্ত হবে যাও গুরুর অনুগ্রহের নৈব পুমান পূর্ণ প্রশান্ত গুরুর অনুগ্রহেণ নৈব পুমান পূর্ণ প্রশান্ত বলছেন গুরুর যদি অনুগ্রহ হয় দীক্ষাগুরু শিক্ষাগুরু এই গুরুদেবের যদি অনুগ্রহ হয় তাহলে কি হয় সঙ্গে সঙ্গে গুরু অনুগ্রহ নৈব প্রমাণ পূর্ণ প্রশান্ত তা প্রশান্তি দশা প্রাপ্ত হয় অর্থাৎ হৃদয়তে কোনো কামনা বাসনা আদি কোনো কিছুই জাগ্রত হয় না এখন কৃষ্ণকে এরকম আদর করলেন শ্রী সুখদেব গোস্বামী বলছেন স ইথ্যম দ্বিজ মুখ্যেন সহ সংকথয়ন হরিহি সর্বভূত মন অভিজ্ঞ স্ময়মান উবাচতম সবই জানেন ভগবান অন্তর্যামী তথাপি এখন সখাকে যেমন বলতে হয় সখা তুমি যে এসছো আমার জন্য কিছু নিয়ে এসছো কি এনেছো আমার জন্য এরকম বলছেন ব্রাহ্মণও ব্রাহ্মণম কৃষ্ণ ভগবান প্রহসন প্রিয়ম প্রেম না নিরীক্ষণ নৈব প্রেক্ষণ খোলু শতাম গতিহি সেখানে শতাম গতিহি সাধুদের আদরের যে গতি হয় ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় ব্রাহ্মণের মুখ নিরীক্ষণ করে হাসতে হাসতে এখানে জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সে ভগবান বাছ কিম উপায়নম আনিতম ব্রাহ্মণ মেয়ে ভবতা গৃহাত তুমি আমার জন্য ঘর থেকে কি এনেছো উপায় নিশ্চয় কিছু এনেছো আর আগে থেকেই বলছেন হয়তো সকাল লজ্জা পাবেন কি এনেছি আর সেটা গিয়ে এই সোনা দানা চারিদিকে হীরামণি মাখতে ওখানে গিয়ে আমার ছেঁড়া কাপড়টা খুলে দুটো কাতব চাল বার করব লজ্জায় উনি লুকিয়ে রাখছেন এরমভাবে দেখাচ্ছেন না আর কৃষ্ণ তত বলছেন তার এ করে বলে দেখো অনু অপি উপাহৃতম ভক্তই প্রেম না ভুরিয়ে বা মেয়ে ভাবে যদি সামান্যতম কোনো জিনিস হয় যদি প্রেমের সঙ্গে কেউ আমার কাছে আনে তাহলে সেটা আমার কাছে বিশাল জিনিস আর যদি বিশাল কোনো জিনিস যদি প্রচুর উপহার প্রচুর খাদ্যদ্রব্য প্রচুর জিনিস কোনো ধনী ব্যক্তি দেয় কিন্তু তার ভেতরে প্রেম নাই সেটা বলছেন ভগবান বলছে এটা আমার বলছে আমার প্রিয় হয় না বলছে ওই জন্য ভুরিয়পি অভক্ত পরেতম নমে তোষায় কল্পতে এই সত্যটা আগে বলে দিলেন তথাপিও লজ্জা পাচ্ছি এই জন্য যে ও পরেতম ভক্তই প্রেমনা মে ভবেদ অল্প হলেও সামান্যতম জিনিস হলেও যদি প্রেমের দ্বারা আহরণ করে তাহলে সেটা আমার কাছে প্রিয় হয় যেন আমরা গৌর লীলাতে দেখি যখন রাঘবের ঝালি সাজিয়ে সেই সেখানে নিয়ে যায় চিন্তা করো কি কষ্ট কত দূর কোথায় রাঘব পণ্ডিত থাকেন আর নব আর শান্তিপুর আদি জায়গা সেখান থেকে সেখান থেকে পুরো নবদ্বীপ যে সেখান থেকে নবদ্বীপ থেকে শান্তিপুর থেকে সমস্ত জায়গা থেকে ভক্তরা মিলিতভাবে এবার যাবেন কোথায় নীলাচলে নীলাচলের দূরত্ব কত আর তখনকার দিনে কীরকম দুর্গম রাস্তা প্রত্যেকটা নদী পুরী যারা গেছে তারা জানে কতগুলো নদী পড়ে প্রত্যেকটা নদী পেরোবার জন্য সে ব্যবস্থা চাই এতগুলো লোক গৌরের প্রতি দর্শন গৌরের প্রীতি পাগলের মতো ছুটছে বাচ্চা থেকে বুড়ো থেকে কিভাবে যাবি তোরা কোনো চিন্তা নেই চললো আমরা গৌর দর্শন করব। এই আনন্দে সব ছুটছে কোলের বাচ্চা কোলের বাচ্চা নিয়ে কে কদিন দৌড়াতে পারবে শিবানন্দ সেনের কোলে তো বাচ্চা ছিল সব চললো ট্যাঙ্কে করে বাচ্চা নিয়ে আরে কোথায় যাবে এত দূর দুর্গম রাস্তা চললো সব গৌর দর্শন করবে আর চিন্তা কি আর বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন যখন কুলিয়া দ্বীপে গৌর এসছে সন্ন্যাস নেওয়ার পর যখন একবার এসছিল সেখানে এপার থেকে লোক বলছে ঝাঁপিয়ে পড়ছে নৌকা কই তখনকার দিনে এত নৌকা ছিল নাকি বলে যে যা সাঁতার জানে না কিচ্ছু না সব ঝাঁপিয়ে পড়ছে বলে অন্ধের মতো গৌর দর্শন করবে ঝাঁপিয়ে পড়ছে বলছে যে সাঁতার যেন সেও পার হয়ে যাচ্ছে কেউ কেউ আবার কলা গাছকে এরম ছিঁড়ে ভেঙে ওর ওপরে ঝাঁপিয়ে পড়ছে কোনো কোনো মায়ের সন্তান হবে ও ঝাঁপিয়ে পড়লো মানে ভয় নেই কিছু এইরকম গৌরের প্রেমের শক্তি গৌরের প্রতি ভালোবাসার শক্তিটা কি দেখো এবং তারা এরকমভাবে ওখানে চলে যেতেন এভাবে দর্শন করতে আর এখানে সেখানে যখন গৌরের সঙ্গে নিয়ে যেতে এমনি চলা যায় না এমনিতেই চলা যায় না তারপর ঝালি সাজিয়েছে সে মানে কত ঝালি দময়ন্তী মা সে হচ্ছে রাঘব পণ্ডিতের ভগ্নী বোন সে পুরো বছর ধরে গাড়ি তৈরি করে কাসন্দি তৈরি করে আমসি তৈরি করে তারপরে প্রভুর আবার পেট খারাপ হবে প্রভুর পেটে আম হয়ে যায় উপবাস করে ভগবানের আবার পেটে আম হয় সেই জন্য কী করে পাতা ওই যে আছে নিম পাতা আদি সমস্ত ভেজে গুঁড়ো করে কত রকম বস্তু সে রাঘবর জালি আজও আসে কাউ যদি বিশ্বাস না গিয়ে দেখতে পারে সমস্ত বাড়িটা ভর্তি এক এমনি চলা যায় না তা কি করে তারা নিয়ে যেত তখনকার তো গাড়ি ফাড়ি কিছু ছিল না তাহলে ভগবানের প্রতি ভালোবাসার কীরকম কীরকম মানে মানে ভালোবাসা চিন্তা করলে অবস্থা কল্পনা করা যায় আর জগন্নাথের পট্টদি তৈরি করে আবার পুরীতে নিয়ে যাবে যে পট্টদি তোমার মাথায় ধরে চাপ আর মরে যাবে এত ভারী এরকম পট্টদুরি কুলিঙ্গামবাসীরা তৈরি করে মাপ আদেশ করেছে তৈরি করে সাপের মতো এ ধরছে ও ধরছে ধরা গেছে নিয়ে গেল অসম্ভব কিছু না মাধবেন্দ্র পরিবারের বয়স কত যখন গোপাল বলছেন তুমি যাও অন্ন হইতে নহে তুমি চলহ তরিতে তাড়াতাড়ি তুমি যাও অন্যকে দিয়ে হবে না মলয় চন্দন নিয়ে আসো আর নিজের বৃদ্ধ অবস্থা আর সেই প্রেমেতে চললো চন্দন আনতে ঘাড়ের মধ্যে এরম নিয়ে যে চলবে কি করে তার কোনো ঠিক নেই চললো না ভগবানের প্রীতির এমনই একটা আশ্চর্য ক্ষমতা তাহলে পৌপাতের সেই কথাটা মনে পড়ে যায় যে কথা পৌপাত বলেছেন হরিপ্রীতি কৃষ্ণপ্রীতির এমন এক আশ্চর্য ক্ষমতা আছে যার কাছে আপাত দৃষ্টিতে যে তাকে নৈতিক আদর্শ বলা হয় চরিত্র নৈতিক আদর্শ যা কিছু বলা হয় সেগুলো সমস্ত ক্ষীণ হয়ে যায় যদি কৃষ্ণ সেবায় যদি কর্তব্য কর্মের যে বিধান এটা যেন এইগুলো যে নৈতিক বিধান যদি কৃষ্ণ সেবায় বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেই নীতি সেই আদর্শকে ছুঁড়ে ফেলে দিয়ে কৃষ্ণ সেবায় ঝাঁপিয়ে পড়লে পরে যে দুরাচারত্ব দৃষ্ট হয় আপাত দৃষ্টিতে সেটাও বহু পরিমাণে আমাদের বরণীয় এসব ভাষা প্রভুপাদের একজ্যাক্ট যা বলেছেন তাই সেটাও আমাদের বরণীয় যদি আমাদের নিন্দা সহ্য করতে হয় কৃষ্ণ সেবা আমরা নিন্দা নিন্দা করুক লোকে আমরা তো করব কৃষ্ণ সেবা তাহলে এইভাবে ভগবান এবার বলছেন কিম উপা কিম উপায়নম আনিতম ব্রাহ্মণ মেয়ে ভবতা গৃহাত ঘর থেকে কি এনেছো উপায়ন আমাকে দেখাও কেন অল্প যদি কেউ আনে সামান্য বস্তু প্রেমের সঙ্গে আমার অনেক হয় আর ভুরিও পি অভক্ত পরতম নমে তো সায় কল্পতে আমার সেটা আনন্দের কারণ হয় না পত্রম পুষ্পম ফলম তৈম যো মে ভক্তা প্রয়চ্ছতি তদহম ভক্ত পরতম অস্নামি প্রজতাত্মন গীতা তো বলেছেন বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম জোমে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্তি উপরতম অস্লামী প্রজাতন এখানে অস্লামী কথাটা মানে খাওয়া এখন এখানে বিশ্বনাথ চক্রবর্তী সুন্দর বলছেন পত্র পুষ্প ফল জল যা কিছু দেয় সব খেয়ে নেয় বলছে পায়ে দিয়ে দিলে তো হলো আর হাতে যদি কাছে আনে ভগবান বলছেন যদি আমার জন্য আহরণ করে আনে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন প্রেমেতে তিনি বিবশ হয়ে কিছু বুঝতেই পারেন না ভালো মন্দ সেই পাতা ফাতায় যা দেন সেটা খেয়ে নেন সেটা আমাদের প্রমাণ হচ্ছে এই যে আমাদের বিদুরজির বাড়িতে খোলাটা খেতে আরম্ভ করলেন তো এইটা সুন্দর ব্যাখ্যা করেছেন বিশ্বনাথ চক্রতিবাদ বলছে প্রেমের দ্বারা বসীভূত হইতে না এমন হয় তখন হিতাহিত বিচার থাকে না তাদের নিয়ে খেতে আরম্ভ করে এই জন্য বলছেন সর্বভূতাত্মদ্রিক সাক্ষাৎ তৎসাগমন কারণম विज्ञाय अचिंतन नायम श्री कामो मा भजतपुरा कृष्ण समस्त भूत भविष्य सभी जानें साक्षात कृष्ण से जन की सर्व सर्वभूतात्मद्रिक साक्षात तस्गमन कारणम विज्ञाय चिंतयत नायम श्री काम मा भजत पुरा कृष्ण मन मन चिंता करलें কি জন্য এসেছে তো আমি তা জানি কিন্তু এই এতকাল যে আমাকে ভজন করেছে কোনোদিন তো আমার থেকে সম্পত্তি ধন সম্পত্তি চাই না আর আজকেও বলতে পারছে না লজ্জা কৃষ্ণ জানেন আমি একে সামনে সাক্ষাতে দেবো না ও লজ্জা পাবে ও নেবে না কৃষ্ণ চিন্তা করছেন এ কী উদ্দেশ্যে তার স্ত্রী তাকে পাঠিয়েছে অন্তর্জামী ভগবান সবই জানেন সেটা জেনে বিজ্ঞা এটা জানার পর মনে মনে চিন্তা করছেন এতকাল যে আমাকে ভজন করে এলো এতদিন পর্যন্ত কখনো তো একটুও কোনো ধন সম্পত্তি কোনো কামনায় আমাকে ডাকেনি তা আজকে আমি ওর সামনে এইসব ধন সম্পত্তি দিলে ও লজ্জিত হয়ে যাবে নেবেই না কেন ওর তো স্বভাব নয় পত্নী জোর করে বলেছে ওর তো স্বভাবই নয় ধন সম্পত্তি পেলে সে বরঞ্চ তার উল্টো সে কৃষ্ণকে বলবে একটু পরেই দেখব যে যদি কিছু দেয় কৃষ্ণ তুমি কৃষ্ণ এগুলো দেবে কেন এটা নিজে নিজে চিন্তা করতে করতে বাড়ি ফিরছে এই সময়তে কি হলো এটা জানেন তিনি আর আর এইবার কি হলো তিনি ধীরে ধীরে কি হলো এই যে তিনি সম্পত্তির জন্য আমাকে কোনোদিন ভজেননি আমাকে ভজনা করেননি আজকে পত্নীর কথাতে তিনি এসছেন এখানে পত্ন্যা পতিব্রতয়াস্তু সখা প্রিয় চিকিৎসয়া প্রাপ্ত মাম অশ্ব দাস্যামি সম্পদো বলছেন অমর্ত্য দুর্লভাহা বলে স্বর্গের যারা আছে তাদেরও সুদুর্লভ সম্পত্তি আমি তাকে দেবো আমি জানি সে নিজে থেকে আসেনি কিছু চাইনি তার পত্নী চেয়েছে পত্নী এরকমভাবে পাঠিয়েছে পত্নিয়া পতি ব্রতায়াস্তু সখ্যা প্রিয় চিকিৎসা প্রাপ্ত মামাস্য দাস্যামি সম্পদ অমর্ত্য দুর্লভ বাইরে স্বর্গে অমর্ত মানে মর্ত হচ্ছে এখানে মর্তবাসী অমর্ত মানে হচ্ছে স্বর্গ এইটি মানে করা যায় সেইখানকার যারা অধিবাসী তাদের যে ধন সম্পত্তি যারা প্রাপ্ত হয় তার থেকে অনেক বেশি আমি দেবো এসব কিছুই না তার কাছে এইভাবে কৃষ্ণ মনে মনে প্রেমেতে চিন্তা করতে করতে কি করলেন হঠাৎ তার লুকিয়ে রেখেছিল সে জোর করে তার এই পোটলাটাকে বার করে এই তো এনেছ তুমি দেখাচ্ছেন দিচ্ছ না আমাকে বলে শিগগিরি ওটাকে খুলে এক মুঠি একবারে খেয়েছেন খেয়ে দ্বিতীয় মুঠি খাচ্ছেন তৃতীয়বার এবার এবার কে ধরেছেন রুক্মিণী ধরে ফেলেছেন বলছেন ইথম বিচিন্ত বসনাদ চিরবাধ্যান দ্বিজন মনহ স্বয়ং জহার কিমিদাম ইতি পৃথুক্তন এটা কি এটা কি এই জন্য আমার জন্য খেয়ে মুখে দিয়ে কৃষ্ণ বলছেন আহা কত কিছুই তো খেলাম এরকম তো কোনোদিন আর খেলাম না এত জিনিস যেমন রঘুনাথ দাস গোসাই যখন কোটি কোটি কোটি প্রতি ইন্দ্রের মতো ঐশ্বর্য তার বাড়ি থেকে তাদের বাড়ির ছেলেতে একমাত্র ছেলে সেখান থেকে চলে এসে যখন নীলাচলে বৈরাগ্য করছেন তার বৈরাগ্য দেখে সবাই পাগল হয়ে যাবে চৈতন্য মহাপু জানেন শেষে কি আরম্ভ করলেন যে জগন্নাথের যে প্রসাদ বিক্রি হয় না সেটা যে গাভীগণের সামনে ফেলে ঢেলে দেয় গো মাথাগুলো খাবে সেখান থেকে তুলে এনে জল দিয়ে ধুয়ে উপরের অংশকে ঝুয়ে ভেতরে যে দরমাজি যে শক্ত অংশ পায় সেটাকে লবণ দিয়ে কোটি কোটি টাকার ঘরের মালিক একমাত্র ছেলে সে ওইখানে নুন দিয়ে ভালো করে খায় স্বরূপ গোসাই একদিন বলছে কি কি খায় মহাপ্রভু খাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে বলে ওই সে নীতি নীতি আমি নতুন নতুন নতুন নানা রকম প্রসাদ পাই এরকম প্রসাদ তো কোনোদিন পাইনি রঘুনাথ কি খায় আমাদের বঞ্চনা করে কেন বলে জোর করে প্রভু সেগুলো খেলেন এখানে ও কেড়ে নিতে চাইছিলেন কে তার নাম হলো সর্বগোসাই বলছে না না এটা তোমার নয় তাহলে ভগবান এরকমই প্রেমী এই জন্য বলছে ননু এতদ উপানিতম মে পরম প্রণনম সখে কত ভালোবেসে তুমি এটা আমার জন্য এনেছ তর্পয়ন্তী অঙ্গ মাম বিশ্ব পৃথক পৃথকতণ্ডলা তুমি লজ্জা পাচ্ছ এটা দিতে আমার হাতে কিন্তু এই যে যত্ন করে তুমি প্রেমের সঙ্গে এটা এনেছো তুমি বিশ্বাস করো আমি এক মুঠো তণ্ডল যদি খাই সমগ্র বিশ্ব পরিচিত হয়ে যাবে যস্মিন তস্মিন তুষ্টে জগৎতুষ্ট হ্যাঁ ওই জন্য আমাদের কর্মকাণ্ডে সব করার পর ওম প্রিয়তাম পুণ্ডরিকাক্ষম সর্বযজ্ঞেশ্বর হরি হ্যাঁ তস্মিন তুষ্টে জগৎতুষ্ট প্রণীতে প্রণীতম জগৎ কর্মকাণ্ডে যা বলা হয় এই যা সন্তুষ্ট হলে সমস্ত জগৎ তৃপ্ত হবে এটা তো গল্প কথা নয় গল্প কথা ছিল যখন দুর্যোধন বদমাইশি করে সেই দুর্বাসার সমস্ত শিষ্য দশ হাজার শিষ্য সমেত বলেছেন ঋষিবর ঋষিবর বলছি কী চাও বলে একটা বর আছে কি বর তো শয়তান বলে এক কাজ করো তুমি তুমি পঞ্চপাণ্ডবের বাড়িতে নেমন্তন্ন খেতে যাবে এমন সময় যাবে যে সময় রান্নাবাড়ি হয়ে যায় পরে যাবে কিরম শয়তান দেখো <laughs> বলছি এমন সময় যাবে যখন ওদের খাওয়া দাওয়া হয়ে যাবে তখন যাবে তখন যেতে হবে আপনাকে তা এখন ঋষিবর তো এখন রাজি হয়ে গেছে কীরকম কুটবুদ্ধি দেখো মানে গীতার যদি আলোচনা হয় কিছু ওই তিনটে অধ্যায় পর্যন্ত হয়েছে হরিদ্বারে প্রথম শ্লোকের ব্যাখ্যাটা শুনলে তখন তারপরে দুটা ওরা পাগল হয়ে যাবে লোকগুলি এর মধ্যে এত রহস্য মানে সামান্য কথা দ্রোণাচার্যকে কি বলছে দ্রোণাচার্যকে বলছেন দেখুন এই যে শিষ্য এইসব আপনার তব শিষ্যের অধীমতা কে ওই যে এরা সব সৈন্যসজ্জা করেছে এর মধ্যে কত গোপন রাজনীতি রয়েছে দুর্যোধনের কূটবুদ্ধি তো আমরা দেখি দুর্যোধন যখন দুর্বাসার কাছে এরকম ধরনের আশীর্বাদ চাইলো আপনি ওদের বাড়িতে আপনি নিমন্ত্রিত হয়ে যাবেন আর কোন সময় যাবেন যখন খাওয়া দাওয়া হয়ে যাবে তখন যাবেন কেন ও জানে দ্রৌপদীর কাছে একটা থালা আছে সেই থালাটার মধ্যে সেই থালা থেকে লক্ষ লক্ষ লক্ষ লোক যদি আসে তাকে খাইয়ে দেবে দ্রৌপদীর এরম থালা পেয়েছে হ্যাঁ সেই জন্য এবার ওই জন্য ইচ্ছা আর যদি দ্রৌপদী খাওয়া হয়ে যায় তখন আর খেতে দিতে পারবে না এই জন্য ইচ্ছে করে বলেছে সেই সময় কি হলো দুর্বাসা এবার সেই সময়তে তাদের দশ হাজার শিষ্য নিয়ে গিয়ে রাজন বলে হই হই করে আর যুধিষ্ঠির মহা দেখি তো হাঁ হয়ে গেছে এই জঙ্গলে রয়েছি হ্যাঁ কি খেতে দেবো তাদের এই সমস্ত তারা বলছে আমি চান করে আসি শিগগিরি তুমি রেডি করে খাওয়া দাওয়ার আর কি রেডি করবে কিছুই তো নেই সঙ্গে সঙ্গে যমুনায় গেছে তর্পণাদি করতে এবার হা কৃষ্ণ বলে কাঁদতে আরম্ভ করে দ্রৌপদী দ্রৌপদী এমন কাঁদতে আরম্ভ করেছে কৃষ্ণ কি আর দ্বারকানাথ থাকতে পারে পাগল হয়ে গেছে কি করব এখন এখন তো এই অভিশাপ দিয়ে দেবে এ কোনো কথাই শুনবে না দুর্বাসামণি কোনো যুক্তি তর্ক কিছুই শুনবে একটু এদিক হলেই ব্যাস সঙ্গে সঙ্গে ইন্দ্র কি করলো ইন্দ্রকে মালাটা দিল ভগবানের মারল ভগবানের যে প্রসাদী মালাটা দুর্বাসা গালে ছিল ইন্দ্রকে বলে মালাটা দিল ইন্দু আবার কি করেছে সেটা খুলে হাতির গায়ে দিয়ে হাতির মাথা দিয়েছে হাতি তো হাতি সুর দিয়ে এরম ছিঁড়ে হ্যাঁ, খেলা করছে পায়ের তলায় ব্যাস ইন্দুকে সঙ্গে সঙ্গে অভিশাপ সঙ্গে সে শ্রীভষ্ট সমস্ত বিক্রি হয়ে গেল এ ঋষি এরকমই এ যাকে দেবে তো দেবে আর নেবে তো নেবে এখন এই অবস্থায় কি হলো যখন ওখানে গেছে যুধিষ্ঠির মহারাজে তো আপ ভয় পেয়ে গেছে এখন কি করা যায় চান করতে গেছে বলে চান করে আসুন চান করতে করতে এবার দুপুরি কাঁদছে কৃষ্ণকে ডাকছেন হাত আরে কান হাত কৃষ্ণ কৃষ্ণ এবার সঙ্গে সঙ্গে ওখান থেকে সোজা চলে এসে আর থেকে সখী বলতেন খুব ভালোবাসতেন দ্রৌপদীকে বলছে আমার শিগগির খিদে পেয়েছে দাও খেতে দাও কি আছে তোমার দাও দ্রৌপদী উল্টে গোদের ওপর ফোড়া একে তো গোদ তার আবার ফোড়া বলে একে আমরা মরছি ওই জন্য তোমায় ডাকছি তুমি আবার এসে উল্টে জ্বালা খেতে দাও কিছু নেই তো না কিছু আছে দেখো কিছু আছে দেখো খেতে কিচ্ছু নেই সব শেষ না কিছু আছে দেখো কি আছে পাত্রটা আছে ওটা দেখো পাত্রটা দেখো পাত্রে গিয়ে দেখে ওখানে একটা কুচো শাক পরে রয়েছে শাক একটু লেগে রয়েছে আর একটু অন্য এরম নিয়ে বলেই তো পেয়েছি চিন্তা কি এটা নিয়ে মুখে দিয়ে এক লোটা জল দাও খেলে খাওয়ার সঙ্গে সঙ্গে কি হলো যমুনাতে সেই যে ব্রাহ্মণগুলো রয়েছে ও ঘেউ ঘেউ করে ডেকে উঠছে যেন অনেক খেয়েছে প্রচুর খাওয়া দাওয়া করেছে যেমন ভান্ডারা খেলে যা হয় প্রচুর ঢেকুর উঠছে এরকমভাবে একবারে পেট ফুলে গেছে ওরা জব করে বলছে এত আমরা এদিকে আমাদের জন্য এত পাক করলো রান্না বললো করুককে আমরা এদিক থেকে পালাই চল সব চলে গেল তাহলে কৃষ্ণ যদি চায় সবই হতে পারে তা এখানে দেখা যায় এই রকম বদমাইশি করে কিন্তু কৃষ্ণ বাঁচিয়ে দিতে পারেন এখানে দেখা গেল যে এই যে কথাটা বলল সত্যি তাই সেখানে বলছেন তসমিন তুষ্টে জগৎতুষ্ট তসমিন তুষ্টে জগৎতুষ্ট সাক্ষাৎ প্রমাণ কৃষ্ণ ওই যে শাকের কুঁচোটা আর জল মুখ দিয়ে মুখে দিয়ে একটা লটা জল নিলেন তৃপ্ত হলেন আর কৃষ্ণ তৃপ্ত হলে তো কৃষ্ণই তো ভবনদ্রুম এই বিশ্বের যে গাছ দেখছো লোকজন এটা তো বিশ্বদ্রুম এইটা তো তৃপ্ত হবে কৃষ্ণ তো মূল আধার তাহলে কৃষ্ণ সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট হয় এই কথাটা লোকে ভুলে যায় লোকে যে যত অনুষ্ঠান আদি যা কিছু করে হরিকথা থেকে আরম্ভ করে যত অনুষ্ঠান যা কিছু করবে সব মূলেতে কৃষ্ণ সন্তুষ্ট হচ্ছে কি না এদিকে কেউ কি নজর রাখে এগুলোকে নজর রাখে কি কেউ এইটা নজর রাখা দরকার তা যদি হয় তাহলে সব সমাধান হয়ে যাবে তাহলে এবার কি করলেন ইতি মুসলিম তারপর যে এখানে কি বললেন বলেছেন ননু বেতৎ উপনীতমে পরম প্রেরণম সখে তর্প তর্পয়তি অঙ্গ মাম বিশ্বমেতে পৃথক তণ্ডুলাহা এই যে তোমার টুকরো টুকরো তণ্ডুলের টুকরোগুলো এই যে এটা যদি আমি খাই এটাতে কি হবে জানো এই প্রেমের দ্বারা পুরো বিশ্ব তৃপ্ত হয়ে যায় তুমি তো অনেক লজ্জা করছো ইতি মুসলিম সকিত জগধা দ্বিতীয়ম যগ্ধুম আদতে প্রথম এক মুঠো নিয়ে খেয়ে ফেললো দ্বিতীয় যখন খেতে যাবে তবৎ তাবৎ শ্রীর যগৃহে হস্তম তৎপরা পরমেশ্ছেনাহা এবং সেখানে কি করলেন রুক্মিণী দেবী দ্বিতীয়বার খেতে গেলে ধরে নিলেন বলে প্রভু তুমি প্রথম এই যে এক একগাল খেলে এতে তুমি সমস্ত বিশ্বের সম্পত্তি দিয়ে দেবে আর দ্বিতীয়বার খেলে আমরা কোথায় যাব এই বলছেন এতাবদলম বিশ্বাত্মন সর্বসম্পদ সমৃদ্ধ হয়ে অস্মিন লোকে অথবা অমস্মিন পুংসস্তু পুংসতত্ত্বস কারণম বলছেন এখন কি হবে বলছেন এবং বললেন কেড়ে নিয়ে বললেন দ্বিতীয়টা খেতে দিলেন হে বিশ্বাত্তম ইহলোক কিংবা লোকান্তরে পুরুষের প্রতি তোমার সন্তোষের কারণ ও সন্তোষের নিমিত্ত ইহা যথেষ্ট হয়েছে আর খেতে যেও না এবার খেলে অসুবিধা আছে এইবার কি করলেন ব্রাহ্মণ রাত্রিকালটা সেখানে থাকলেন ব্রাহ্মণকে ব্রাহ্মণকে ছাড়েননি কৃষ্ণ দ্বারকাতে রেখে দিয়েছেন এখন এই এখন ছেঁড়া কাপড় চোখ ওই অবস্থা সেখানে রয়েছে লজ্জাও লাগছে কিন্তু কৃষ্ণ ছাড়বে না বলে যাওয়া হবে না আজকে তো এখানে ব্রাহ্মণ ব্রাহ্মণ স্তান্তু রজনী মুষিত্বা उच्युत মন্দিরে भूत्या पित्या सुखम মেনে आत्मनम স্বর্গতম যথা একবারে সুখে স্বর্গ নেমে এলো কৃষ্ণ প্রচুর পরিমাণে ছাপ্পান্ন ভোগ নিজে খান আর এখানে কত ভোগ লাগিয়েছেন সুদামায় এ বিপ্রতে তাকাচ্ছে কোনোদিন আমি খাইনি আর কি খাবো যা খাবো পেট খারাপ কোনোদিন তো খাইনি বলছে সখা এটা খাও ওটা খাও বলছে কৃষ্ণ দেখ ভাই দেখো আমি এসব খেলে আমার ভজন হয় না ও এইটুকু লজ্জা করে বলছি আমি এগুলো খাবো এইসব পাকোয়ান সব পুরি লুচি কত কিছু সব চারিদিকে ছড়ানো বলছে বন্ধু এগুলো খেলে আমার ভজন হয় না বুঝলে আসলে অভ্যাস নেই এইসব খাওয়া কোনো মতে সাধারণ একটু একটু খেয়ে উঠে গেল আর সব ওই প্রসাদ কৃষ্ণ সবাইকে নিয়ে সবাই পেল ওই সুদাম বিপ্রের সুদাম বিপ্রের প্রসাদ তো এখন সৌভূতে বিশ্বভাবেন না অভিন অভিবাদিত অভিবন্দিত জগাম জগাম স্বালয়ম তাতো পথি অনুব্রজ নন্দিত বলছেন কৃষ্ণের দ্বারা বিরাটভাবে অভিন অভিনন্দিত হয়ে পৃথিব দান পেয়ে সেই রাত্রি সেখানে সুদাম বিপ্র আনন্দে কাটালেন আর স্বর্গেতে এই শোক নাই কি রকম একটা আনন্দের জোয়ার সেখানে হলে পরের দিন হলে পরে বললেন সখা আমার সবখানে ভজন সদন আছে আমার যেতে হবে সে তো ছাড়তে চায় না কিন্তু যেতে হবে আমাকে সেখানে কি করলেন আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়লেন অনুমতি নিয়ে কৃষ্ণ অনেক কষ্ট করে তাকে অনুমতি দিতে চাইছিলেন না আর সেখানে যে অহো ব্রাহ্মণ্য দেবস্ব দৃষ্টা ব্রাহ্মণতা মায়া ইয়দরিদ্রতম লক্ষ্মীম আশ্লিষ্ট বিভ্রত উরসি আহা দেব তার যে ভালোবাসা আজকে আমি লক্ষ্য করলাম কি ভালোবাসা অহো ব্রাহ্মণ দেবস্ব দৃষ্টা ব্রাহ্মণ ব্রাহ্মণতাম মায়া সে ব্রাহ্মণ বৈষ্ণবকে কীরকম ভালোবাসে আমার মতো একটা নিকৃষ্ট দরিদ্র তাকে হ্যাঁ কি করলেন তিনি এরকমভাবে আলিঙ্গন করলেন বক্ষস্থলে লক্ষ্মীকে ধারণ করেন আর সেই বক্ষস্থলে আমাকে নিয়ে আদর করলেন জড়িয়ে আদর করছেন অশুবিসর্জন দিচ্ছেন সীতামা বিপ্রের এই যেন একটা সম্পত্তি পেয়ে গেলেন সারা রাস্তা এই খালি কাঁদছেন আর বলছেন সারা রাস্তা তার এটা জব করতে করতে কাহম দরিদ্র পাপিয়ণ কৃষ্ণ সিনিকেতন ব্রহ্মবন্ধুরীতি স্মাহম বাহুভ্যাম পরিরাম্বিত কাহম দরিদ্র পাপীয়ান কৃষ্ণ সিনিকেতন ব্রহ্মবন্ধুরীতি স্মাহম বাহুভ্যাম পরিরাম্বিত আহা আমার মতো এক নিকৃষ্ট দরিদ্র পাপিষ্ঠ আর তাকে কোথায় সে শ্রীনিকতন কৃষ্ণ আর কোথায় আমি কাহাম দরিদ্র পাপিয় ন ক কৃষ্ণ কোথায় সে কৃষ্ণ পরাৎপর অখিলেশ্বর ব্রহ্মবন্ধু রীতিস্মাহম তার নিয়মই আর দেখো আমাকে বাহুভ্যাম পরিরম্ভিত আমাকে আদর করলেন আহা নিবাসিত প্রিয়াজুষ্ঠে পর্যাঙ্কে ভাতরও যথা পত্নীকে সমেত দাঁড়িয়ে থেকে আমাকে পর্যাঙ্কে বসালেন আর রুক্মিণী এখানে চামর ব্যজন করছেন আহা আমি ভুলতে পারছি না আর মহিষা বিজিত শ্রান্ত ব্যাল বায়জন হস্তাইয়া আহাহা এইভাবে তিনি আমার সেবা করেছেন কিভাবে সেবা করলেন বলে সুশ্রসয়া পরময়া পাদ সংবাহনা দে আমার পাকে টিপে দিলেন বলছে বন্ধু তুমি কত দূর থেকে এসছো কত কষ্ট হয়েছে তোমার এইভাবে পাকে আস্তে আস্তে মর্দন করে দিলেন ধীরে ধীরে সুশ্রয়া পরময়া পাদ সংবাহনা পাদ সংবাহনা দিবি পূজিত দেব দেবেন বিপ্র দেবেন দেববাদ তারপরে দেবার মন্তব্য করছেন যেটা সবার মনে রাখতে হবে শুধু আমি ফিরে সমস্ত কথাই হচ্ছে স্মরণ রাখার কথা सर्गापवर्गयपुंसां रसयां भुवि सम्पदां सर्वासमोऽपि सिद्धिनां मूलं तच्चरणार्चनं सर्गापवर्गयपुंसां रसयां भुवि सम्पदां सर्वासमपि सिद्धीनां মূলম তচ্চরণার্চনম স্বর্গ মত্ত পাতাল রসাতল যেখানে যত সম্পত্তি আছে সব সিদ্ধির মূল হলো সেই পরাৎপর অখিলেশ্বর ভগবানের চরণ কমলের বন্দনা আহা এইভাবে করতে করতে সুদামা বিপ্র দেখো বৈষ্ণব ব্রাহ্মণ কেমন হয় বৈষ্ণব কেমন হয় তিনি রাস্তা দিয়ে আস্তে আস্তে একবার তো ভাবলেন না আমার স্ত্রী আমাকে ওখানে সম্পত্তি নিতে পাঠিয়েছিল আজ আমি তো খালি হাতে এলাম স্ত্রী কি বলবে লজ্জার ব্যাপার কিন্তু তিনি মনে কিছু বরঞ্চ তিনি কী করে এলাকায় এটা পরমাংশ ব্যক্তির স্বভাব বলে অধন অয়ম ধনম প্রাপ্য মাদ্যাদ উচ্চের নামাম স্মরেত ইতি কারণিক নূনম ধনম মে ভুরি না দাদ না কৃষ্ণ চিন্তা করলেন ই আমাকে এত ভালোবাসে এখন যে আমি ধন সম্পত্তি দিয়ে দিই সেই ধন সম্পত্তি সামলাতে গিয়ে আমাকে চিন্তা করতে পারবে না সেই জন্য করুণাময় হরি ভগবান আমাকে সম্পত্তি দিলেন কিরকম ভাবনাটা দেখো যে ওই সম্পত্তির যদি একে একেবারে ঢের লেগে যায় ওর সামলাবার লোক চাই এখানে কি হলো ধন সম্পত্তি যাদের বড় চিন্তা কখন ডাকাত আসবে কখন চোর আসবে এখানে লক্কর ওখানে লক্কর আর ঘোর কিশোর দাস বাবা যে চললো খোলা গে ঢুকবি ঢোক খা খা পরমাংশ ব্যক্তিদের আনন্দটা কি তাকে তো সামলাবার কিছু নেই হ্যাঁ বংশীদাস বাবাজি মহারাজের কুটিয়ার মধ্যে একটা ষাঁড় এবং মাথা ঢুকিয়ে দিয়েছে দিয়ে ওখানে তরমুজ ফরমুজ একাদশী যে যা দিয়েছে কলা ফলা খেতে আরম্ভ করেছে আর বংশীদাস বাবাজি হাসছে খা এক চোরায় দেয় এক চোরায় নেয় খা খা খুব খা তো এই আনন্দ সামলাবার কিছু নেই সামলাবার সাধুতে সামলাবার কিছু যদি সামলায় তো গৃহস্থ বুদ্ধি তার গৃহস্থ বুদ্ধি সামলাবার কি আছে যা তবে হরিসভার করে যেটা মঠে মনে সেটা আলাদা কথা সেই জন্য সামলাবার কিছু নেই এইখানে সবই তো ভগবানের আর কি সেখানে বলছেন অধন অয়ম ধনম প্রাপ্য মদাত উচ্চের নামাং স্মরেত এখন আমাকে স্মরণ করবে না কি করব সেই জন্য কি করেন ইতি কারণিক নুনম ধনম মে ভরি না দদাত সেই জন্য সে চিন্তা করে কৃষ্ণ আমাকে ধন সম্পত্তি দিল না ভালো হলো খুব সুন্দর হয়েছে এবার সুদা বিপ্র আস্তে আস্তে হাঁটছেন আর এই গান গাইছেন পাগলের মতো রাস্তায় কৃষ্ণের এই রূপ কৃষ্ণের এই আদর এ পেয়ে হয়ে গেছে আর কি চাই <laughs> এবার চললেন রাস্তা দিয়ে যাচ্ছেন আর চিন্তা করছেন আমাকে কত ভালোবাসে তারিকানাথ আমার বন্ধু আহা রে বলতে বলতে এবার চলছেন এবার আস্তে আস্তে যেতে যেতে তো অনেক হাঁটলেন ঠিক জায়গা মতো চলে এসছেন নিজের গ্রাম এসে আর চিনতে পারছে না চারিদিকে একবারে পুষ্প উদ্যান কোথায় কোথায় অন্য জায়গায় চলে এলাম নাকি হ্যাঁ গো এটা কোন গ্রাম বলে এই গ্রাম তো ঠিকই তো গ্রাম তো ঠিকই এসছে এই চিনতে পারছে না চারিদিকে একবারে রত্ন দিয়ে বাঁধানো চারিদিকে পুকুর পুকুর সব কিছু বলে গ্রামে ঢুকছে আর চারিদিকে তাকাচ্ছে কি হলো কোথায় এলাম কে জান চিনতে পারছে না তারপরে দেখে খুঁজতে খুঁজতে এ নিজের তো সিদামার নাম বলে সিদামা বাবুর সিদামার বাড়ি আমার বাড়ি এখানে ছিল কোথায় বলো তো আপনারা জানেন বলে এই তো বাড়ি বলে দেখে সেই রাজ অট্টালিকা সোনা দানা হিরে দি এটা আমার বাড়ি তো ভাঙা চোড়া ছিল আর দরমার বেড়া বেড়া কিছু ছিল না ও দেখে অবাক ও লজ্জা পাচ্ছে কার বাড়িতে ঢুকে পড়বো কে মারধর করে তাড়িয়ে দেবে কে জানে আমি গরিব ব্রাহ্মণ আমার এরম অবস্থা তখন তার পত্নী দেখতে পেয়েছে ওপরে একবার ছুটে এসছে ও গো এসো বলে তাড়াতাড়ি করে এসে তাকে নিয়ে আর পত্নীর সৌন্দর্য দেখে অবাক লক্ষ্মীর মতো হয়ে গেছে আর সেই শুকনো সেই চেয়ারও তো নেই সব দিয়ে দিয়েছে কৃষ্ণ দিয়ে এরম অবস্থা আ প্রতিব্রতা প্রতিম দৃষ্টা প্রেমোৎকণ্ঠাশ্রুলোচনা আর মিলিতাক্ষণম অদত বুদ্ধিয়া মনসা পরিসে পত্নীকে দেখে সে তো অবাক স্বর্গের দেবীর মতো এরকম আর দাসী নাম নিষ্কণ্ঠী নাম মধ্যে ভ্রান্তি স বিস্মিত বলে চারিদিকে দাস দাসী সব ঘুরছে পত্নীর চারিদিকে দাসীগুলো তাদের যে সৌন্দর্য তাদের যে কাপড় চোপড়া গয়নাকাটি তো মাথা লজ্জায় পড়ে গেছে কি করে এখন এখন এইরকম মণি হিরে মণি মানিক্য খচিত সব মন্দির প্রীত স্বয়ং তয়া যুক্তা যুক্ত প্রবিষ্ট নিজ মন্দিরম মণিস্তম্ভ পেতম মহেন্দ্র ভবনম যথা মহেন্দ্র মানে ইন্দ্রের ভবন যথা সেরকম বাড়িতে লজ্জা কি করবে আর বলছে এটাই আমার বাড়ি নাকি এটাই নাকি আমার বাবি আমার বাড়ি তাহলে ওই কৃষ্ণের কাজ এবার বুঝতে পেরেছেন যে এই কৃষ্ণের কাজ মণিস্তম্ভ শত পেতাম শত শত মণিস্তম্ভ দিয়ে একেবারে মহেন্দ্র ভবনম যথা আর ফেন নেভা সরিয়া সজ্জা দান্তা রুক্ম পরিচ্ছদ পর্যাঙ্কা দণ্ডানি চামর বেজনানি চ চারিদিকে যে সমস্ত পালঙ্কের মধ্যে কাজ দেখছে ও তো মাথা খারাপ হয়ে গেছে কোথা থেকে এলো এসব পরে বুঝতে পারলে না হারে এ তো কৃষ্ণই দিয়েছেন এ সমস্ত আহা এ তো দিয়ে আরও তো মুশকিল হলো এইসব নিলেন কিন্তু লেখা রয়েছে সেই ব্রাহ্মণ অর্থাৎ সেই শ্রীদামাবিপ্র তার এই অগাধ সম্পত্তি ঐশ্বর্য দেখেও তার মধ্যে তার কোনোরকমভাবে কোনোরকম আসক্তি হলো না কোনো রকমভাবে সেই কৃষ্ণকে যেমন স্মরণ করেন তেমনই স্মরণ করেছেন কোনো রকম তাদের মধ্যে কোনো রকম কোনো এ নেই এখন এই শ্রীরাম বিপ্রের অল্পের পরে আলোচনা হলো অনেক গুণাবলী তার এসব আলোচনা করতে অনেক সময় লাগে